আল্লাহ রব্বুর আলামিন মানব জাতিকে সৃষ্টি করে বেহেস্তে রেখে দিয়েছিলেন পরিকল্পনা আল্লাহর দুনিয়াতে পাঠানো ছিল ইবলিসের মাধ্যমে আদম আলাইহি যখন ধোকা দিল দুনিয়াতে আসার হুকুম চলে আসলো দুনিয়াতে কিন্তু আদম একা আসে নাই আদমকেও দুনিয়াতে পাঠানো হল সঙ্গে হাওয়াকেও পাঠানো হলো ইবলিসকেও পাঠানো হল এবং ইবলিস আল্লাহর কাছে আবেদন করল রব্বুল আলমিন যেই আদমের জন্য তুমি আমাকে জান্নাত থেকে বহিষ্কার করেছ যেই আদমের কাছে শ্রদ্ধা না করার কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম আমাকে সেই বনি আদমের রগে রগে চলার মতো ক্ষমতা দান করো আল্লাহ তারা মঞ্জুর করলেন এরপরে সে আরো আবেদন করল আমাকে তেমত পর্যন্ত হায়াত দান করো জিনিস খেয়াল রাখবেন ইবলিস জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরেও আবেদন করে কার কাছে আর আমাদের দেশের মুসলমানরা আবেদন করে মাজারে গিয়ে ইবলিসের চেয়েও জঘন্য ওই যে হজুর বললেন সিরেকের ব্যাপারে আলোচনা করতে সিরেক কি জিনিস তাই তো মানুষ জানে না আমরা যে আল্লাহর কাছে দোয়া করি দোয়াটা একটা এবাদত কিনা দোয়া এবাদত না আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি তো দোয়া যখন এবাদত আমরা এবাদত করব শুধুমাত্র কার এখন যদি এই দোয়াটা অন্য কারো কাছে করা হয় কারো কাছে প্রার্থনা করা হয় তাহলে তার মাহবুদ হল কি ওই মাজারওয়ালা আমরা কোরবানি করি কার নামে আল্লাহর নামে সাদা কাদেই কার নামে আল্লাহর নামে আকিকাদেই কার নামে এই জবে করা তাহলে একটা এবাদত এই এবাদত যদি কেউ মাজারে গিয়ে কোনো কবরওয়ালার নামে করে তাহলে সে কি করল যাই হোক শয়তান এই ভুলও করে নাই শয়তান অন্ন গুণা করেছে কিন্তু এই অন্যায় শয়তানও করে নাই যেটা আমাদের মুসলমানরা করে আল্লাহর কাছে আবেদন করল রব্বুল আলামিন তুমি আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করো আল্লাহ রব্বুল আলমিন ইবলিসের এই প্রার্থনাও কবুল করে নিলেন এবারে ইবলিস কি বলে শুনুন রব্বুল আলমিন এই বনি আদমের আমি প্রত্যেকটা ঘাটে ঘাটে ওত পেতে বসে থাকব যখনই সে তোমাকে পাওয়ার জন্য সেরাতে মুস্তাকিমে চলতে যাবে মুস্তাকিম তোমাকে পাওয়ার যতগুলো সেরাতে মুস্তাকিম যে সেরা সোজা রাস্তাটা আছে এই সোজা রাস্তায় আমি ওত পেতে বসে থাকব যখনই কোনো ব্যক্তি তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি তাকে ঘুরিয়ে অন্য পথে ঢুকিয়ে দিব আদম আলহ সালাতাম বিচলিত হলেন ভয় পেয়ে গেলেন যে এই শয়তান যে আমাকে ধোকা দিল সেই শয়তান আমার সঙ্গে যাচ্ছে আমার সন্তানদেরকে সে ধোকা দিবে এরপরে আমার সন্তানদের বয়স হবে আশি নব্বই একশো বছর পঞ্চাশ ষাট বছর একটু মোটামুটি শয়তানের শয়তানি সম্পর্কে অভিজ্ঞতা হবে শিখবে এর মধ্যে দুনিয়া থেকে চলে যাবে আর ওই শয়তানের তো অভিজ্ঞতা হবে সারা জীবনের অভিজ্ঞতা উনি ভয় পেয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন তখন আদমকে সান্ত্বনা দিলেন জামিয়া তোমরা সব এখান থেকে নেমে যাও আদম তোমার কোন ভয় নাই তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েতের বার্তা যাবে হুদান হেদায়েত নামা যাবে ফামাং তাবে মিন্নি হুদা ফামাং তাবে হুদায়া যে ব্যক্তি আমার হেদায়েতকে কবুল করবে খৌফুন আলাইহিম ইয়াহজানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই বোঝা গেল আল্লাহ রাব্বুর আলমিন দুনিয়াতে আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই আমাদেরকে হেদায়েত এর বাণী দান করবেন বলে ওয়াদা করেছেন ওই হেদায়েতের বাণী আদম আলাই সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীদেরকে দিয়েছেন আসমানি কিতাব নাজিল করেছেন এই কিতাবগুলো দেওয়ার পিছনে একটা বড় রহস্য হচ্ছে এই আল্লাহ তারা মানব জাতিকে চক্ষু দিয়েছেন কিসের জন্য দেখার জন্য কিন্তু চোখ থাকলে কি সবাই দেখে চোখের পাওয়ারও ঠিক আছে কিন্তু তারপরেও যদি হঠাৎ করে বাতি নিবে যায় কিছু দেখবে চক্ষুকে আল্লাহ রব্বর আরামে সৃষ্টি করেছেন দেখার জন্য কিন্তু চোখ দিয়ে দেখতে হলে তার সামনে কোন একটা আলো থাকতে হবে সূর্যের আলো চাঁদের আলো মোমবাতির আলো এই বিদ্যুতের আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চক্ষু যত ভালো হোক না কেন কিছুই দেখা যাবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন জ্ঞানের চক্ষু বিবেক বুদ্ধির চক্ষু এই চক্ষুটা দিয়েছেন আল্লাহকে চিনার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর হুকুমগুলোকে বুঝার জন্য কিন্তু মানুষের যদি শুধু জ্ঞান থাকে তা দিয়ে দুনিয়ার চোখ দিয়ে যেমন কিছুই দেখা যায় না আলো ছাড়া ঠিক এরকম ভাবে তোমার জ্ঞান থাকলেই সেই জ্ঞান দিয়ে আল্লাহকে চিনতে পারবে না বরং সেই জ্ঞান চোখের সামনে একটা আলোর প্রয়োজন আছে সেই আলোই হচ্ছে আসমানি কিতাব সেই আলোই কি এবং সেই আলোর সর্বশেষ কিতাবের নাম কি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কেতাবে মুবিন আগমন করেছে নূর নূর মানে কি আলো অনেকের নাম আছে না নূরুল ইসলাম ইসলামের আলো আর করে যত শয়তানি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে জ্ঞান যতই বেশি থাকুক না কেন যদি জ্ঞান চোখের সামনে কোরআনের নূর না থাকে আল্লাহর আসমানি কিতাবের নূর না থাকে ওই জ্ঞান তার দুনিয়ার কোনো কাজে লাগে না ডারউইন নামে একজন বিজ্ঞানী ছিল জ্ঞানে কম ছিল না এই লোকটা মানুষ সৃষ্টির রহস্য বয়ান করেছে লিখেছে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে কিভাবে সৃষ্টি হল বানরেরা গাছে ঝুলতে ঝুলতে ঘষতে ঘষতে লেপটা পড়ে গেছে এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করলো তো মানুষ হয়ে গেছে এই মতবাদ এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আর বড় বড় শিক্ষিত প্রফেসর সাহেবরা এই বানরের সন্তানেরা প্রমাণ করার জন্য বলেন যদি বিশ্বাস না করো পিছনে হাত দিয়ে দেখো লেজের গোড়াটা এখনো পাইবা ছাত্ররা চুপে চুপে গোপনে ওখানে হাত দেয় দিয়ে দেখে যে ঠিকই লেজের গোড়া এখনো আছে আর মনে মনে মাথা ঝুড়ে আর কয় স্যার ঠিকই বলেছেন আমরা আসলেই বান্দর ছিলাম আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে জ্ঞান দান করেছেন আল্লাহকে চেনার জন্য মানুষকে কে সৃষ্টি করেছেন জানার জন্য কিন্তু জ্ঞান থাকলেই চলবে না ওই লোকের জ্ঞান তো ছিল কিন্তু কোরআনের আলো ছিল না যে কারণে সে ভুল করেছে আজ পর্যন্ত চিড়িয়াখানায় অনেক বানর আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিড়িয়াখানায় ঝোলে কোন বানর কি মানুষ হয়েছে অর্ধেক মানুষ হইছে পোয়া মানুষ সিকি মানুষ এখন হচ্ছে না কেন আসল বিষয়টা হচ্ছে পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম না এখন যদি কোনো পাগলে বলে এই পাবদা মাছগুলো হচ্ছে বল মাছের আদি পুরুষ বিশ্বাস করা যাবে ডাকি মাছ আর শোল মাছ গজাল মাছ দেখতে একরকম কিনা এখন যদি আপনাদের গ্রামে এসে কেউ বলে এই টাকি মাছগুলোই হচ্ছে বোয়াল মাছ একই শোল মাছ গজাল মাছের পূর্বপুরুষ বিশ্বাস করা যাবে এইটা যেমন অবাস্তব ঠিক এরকম ভাবে এই ডারুইন যে বলল মানুষ বানরের থেকে সৃষ্টি হয়েছে কারণ সে জঙ্গলে গিয়ে দেখলো মানুষ আর বানর দেখতে একরকমই এই মাথা ঝুলাইলে বললো এই তো আমাদের বাপদাদা আসলে ঠিকই আছে ওদের বাপদাদা বানরে ঠিকই আছে আল্লাহ তারা কোরআন শরীফে বলেছেন সুরা আর রহমান আপনার করেন না মুখস্ত আছে না চিন্তা করে পড়বেন আর রহমান আল্লাহর নাম আল কোরআন আল্লামা মানে শিক্ষা দান করেছেন কোরআন তো কোরআন কোরআন শিক্ষা দান করেছেন এরপরে বলা হচ্ছে খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন বললেন পরে আর আল্লাহ আল কোরআন বললেন কি আগে বিষয়টা উল্টে গেল না আমরা আগে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি সৃষ্টি হয়েছি এরপরে কোরআন শিখেছি কিন্তু আল্লাহ বললেন আল কোরআন আগে খালাকাল ইনসান পরে রহস্যটা কি আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন যদিও তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছ আগে কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন শিক্ষা না করবে কোরআনের আলো তুমি অর্জন না করবে অতক্ষণ পর্যন্ত তোমার চেহারা সুরাত তোমার আকৃতি মানুষ হলেও তুমি এখন পর্যন্ত মানুষ হতে পারো নাই তোমার সঙ্গে বানরের মিল আছে সিম্পাজির মিল আছে ওরাং ওটাঙের মিল আছে ওর মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই যতক্ষণ পর্যন্ত কোরআন শিখতে না পারবে সেজন্য আল্লাহ রাব্বুল আলম বলেছেন আল্লাহ আল কোরআন খলাকাল ইনসান মানে কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন এর আগ পর্যন্ত সে মানুষ হতে পারে না জয় বলেছিল আল্লাহ কোরআন আলো এই আলো যারা চিনতে পেরেছে ডারউইন বিজ্ঞানী আর এদিকে ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান সেও একজন বিজ্ঞানী এই লোকটাও কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে কোরআন আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলমিন এক একজন নবীকে এক একটা মোজেজা দিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য অলৌকিক বিষয় দিয়েছিলেন যেমন মনে করুন দাউদ আলাইহিসালামের মৌজেদা ছিল তিনি যখন লোহা হাতে নিতেন লোহাটা মোমের মতো গলে যেত মুসা আলাইহিসালামের মৌজেদা হল তিনি যখন বগলের ভিতরে হাত দিতেন বের করলে আলোকিত হয়ে যেত এরপরে হাতের লাঠিটা ছাড়লে বড় সাপ হয়ে যেত ঈসা সালাতামকে আল্লাহ রব্বুল আলমিন মৌজেজা দান করেছিলেন জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলালে চোখটা ভালো হয়ে যেত সব নবীকে আল্লাহ তারা এক একটা মৌজেজা দান করেছিলেন কিন্তু দেখার বিষয় হচ্ছে ওই নবীরা যখন দুনিয়ার থেকে চলে গেছেন মৌজেজাটাও চলে গেছে দাউদ আলাই সালাম যখন দুনিয়ার থেকে চলে গেলেন দাউদ নবীর উম্মতেরা যদি একাত্র হয়ে সবাই লোহা চাপতে শুরু করে একটা লোহাও তারা হাত দিয়ে নরম করতে পারবে না বরং হাতটাও ছুলে যাবে ঈসা আলহিসের মৌজুদা ছিল জন্ম অন্ধকে ভালো করে দেওয়া ঈসা আলাইহিসালামকে যখন আল্লাহ রব্বুল আলমিন আসমানে তুলে নিয়েছেন এখন প্রায় কোটি খ্রিস্টান মিলেও যদি তার উন্মতরা মিলে এই দুনিয়াতে কোন জন্ম অন্ধ চোখের হাত গুলা চোখ ভালো হবে বরং চোখ ঘষতে ঘষতে নষ্ট হবে মৌসা আলাই ইসালামের মৌজেদা ছিল হাট লাঠি ছাড়লে সাপ হয়ে যেত দুনিয়ার এহুদিরা যারা দাবি করে মৌসার অনুসারী সমস্ত ইহুদি মিলে যদি একটা লাঠি ছাড়ে সাপ হবে আল্লাহ রব্বুর আলমিন আমাদের নবীজিকে একটা বড় মৌজেজা দান করেছেন সেই মৌজেজার নাম হচ্ছে প্রাণুল করিম লিকুল্লে নবীন ফিল আনামে ফজিলাতুন وجملتها مجموعة لمحمد আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিন প্রচারের জন্য এক একজন নবীকে এক একটা মৌজেদা দান করেছিলেন আর আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলমিন সেই সবগুলো তো দান করেছেন অতিরিক্ত মজেদা হিসাবে দান করেছেন আল কোরআনুল করিমকে জয় বলুন নবী দুনিয়ার থেকে চলে গেছেন কোরআনের মজেদা এখনো শেষ হয় নাই ডক্টর মরিস বুকাইলি তাই কোরআন কিনে গবেষণা করতে শুরু করল তিনি দেখলেন কোরআনের শুরুতে লেখা রয়েছে দালিকাল কিতাবুল এই কিতাবে কোনো সন্দেহ নেই মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য পড়া শুরু করল ইংরেজ মানুষ ইংলিশে অনুবাদ পড়ল অনুবাদকরা ভুল করে না দুই এক জায়গায় ভুল পেয়েও গেছে পরক্ষণে জ্ঞানী মানুষ চিন্তা করলেন যে ইংরেজি অনুবাদ পরে ভুল ধরলে পরে যদি অনুবাদকের ভুল হয় তাহলে আমি অপমান হব এই জন্য কোরআনের ভুল ধরতে হলে আমাকে আরবি ভাষা শিখতে হবে ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষা শিখতে শুরু করল ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হল পড়াশোনা করল এরপরে তিনি কোরআন শরীফকে গবেষণা করতে শুরু করলেন তিনি লিখেছেন আমি কোরআন শরীফকে ভুল ধরার জন্য প্রথমে গবেষণা করতে শুরু করেছিলাম আমি কোরআনকে যতবার পড়েছি ততবার আমার সঙ্গে কোরআনের নতুন নতুন তথ্য নতুন নতুন বিজ্ঞান আমার সামনে পরিষ্কার হয়েছে আমি কোরআনুল করিমকে ভুল ধরার জন্য চেষ্টা করেছি গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি বারবার করেছি কোরআন শরীফের কোন ভুল ধরা তো দূরের কথা কোরআন শরীফ বরং আমার জীবনে যত ভুল ছিল আমার জীবনের বাকে বাকে আমার জীবনের বিভিন্ন পদে পদে আমার জীবনের এক একটা ধাপে ধাপে যত ভুল ছিল কোরআনুল করিম আমার সেই ভুলগুলোকে এক এক করে সংশোধন করে দিয়েছে জয় বলুন তাতে যা মিনাল্লাহ নুরু ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কেতাবে মুবিন আগমন করেছে কোরআনের এক নাম কি নূর এই কোরআনুল করিমের একটা সুরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাটার নাম কি এই সুরা সম্পর্কে আল্লাহ তারা বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কিতাব সুরায় ফাতেহা ছাড়া নামাজ হবে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন নামাজ পূর্ণ হবে না এজন্য ওয়াজিব আর অন্য ইমামরা বলেছেন সুরা ফাতেহা পড়া ফরজ এত বড় মর্যাদা এই সুরার কেন আল্লাহর হাবিবের সাথ করেন আদম আলাইহালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত কিতাব আল্লাহ রাব্বুর আলমিন নাজিল করেছেন সমস্ত কিতাবের সার মর্ম এবং মূল কথা হচ্ছে কোরআন শরীফ আর এই কোরআন শরীফে যত কথা আছে যত বিষয় আছে এই সবগুলোর খোলাসা সবগুলোর ক্রিম সবগুলোর মূল কথা হচ্ছে সুরায় ফাতে আর সুরা ফাতেহার মধ্যে যা কিছু আছে এই সবগুলো আছে একটা আয়াতের মধ্যে তা হচ্ছে ইয়া কানা বধু ওয়া ইয়া কানাস্তাইন এই একটা আয়াতের মধ্যে সবগুলো আছে এই জন্য সুরা ফাতেহার উপরে কিছু আলোচনা করব কারণ আপনারা এমনি শীতে ঠান্ডা হয়ে গেছেন আমিও নিজেও ঠান্ডা হয়ে গেছি এজন্য কথা বেশি গরম হচ্ছে না এজন্য জানা ওয়াজ যে ওয়াজটা আমরা সকলেই জানি এটা খালি একটু ধরাই দেব এই জন্য সুরায় ফাতেহাটা পাঠ করেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদু আল মানে সমস্ত হামদ মানে প্রশংসা আলহামদু যত প্রশংসা অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতে হবে সমস্ত প্রশংসা লিল্লাহি লাম লামিল এখতেসাস সমস্ত প্রশংসা খাস এক আল্লাহর জন্য কার জন্য এক আল্লাহর জন্য লিল্লাহি রব্বিল আলামিন যিনি গোটা জগৎ সমূহের রব যিনি জগৎ সমূহের রব সব কিছুর রব আমি সবগুলো ব্যাখ্যা দিব না রবের অর্থ কি রব মানে হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমী রবের পরিচয় দিয়েছেন ফেরাউন স্বপ্নে দেখল তারকা দিয়ে কিছু একটা দেখল জ্যোতিষীদেরকে ডেকে বলল যে আমি এই স্বপ্ন দেখেছি এর মানি বলো জ্যোতিষীরা বলল সর্বনাশ ওই যে বনি ইসরাইল তোমার কাজকর্ম করে এই লোকদের মধ্যে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার রাজ্যকে ধ্বংস করে দিবে তোমার খোদাই শেষ করে দিবে ফেরাউন বলল তাই ঠিক আছে এখন থেকে বনে ইসরায়েলদের মধ্যে যত পুত্র সন্তান হবে সবগুলো জবাই করে ফেলতে হবে আর মেয়ে সন্তান হলে ওদেরকে জীবিত রাখবে আর নতুন করে যাতে করে কোনো ওদের সন্তান জন্ম নিতে না পারে সেজন্য পুরুষদেরকে আলাদা করে দাও মহিলাদেরকে আলাদা করে দাও মুসা আলহিসের বাপ উনি বাদশার একেবারে খাস একজন কর্মী ওখানে তিনিও আছেন তার দায়িত্ব হল মেয়েরা ঠিকমতো এক জায়গায় আছে কিনা পুরুষরা আলাদা থাকে কিনা কেউ মেলে কিনা এইটা পাড়াদারি করা মহিলাদের মধ্যে ওনার স্ত্রী আছেন না উনি চিন্তা করেন যে ঠিক আছে সব যখন আলাদাই আছে আমরা আমাদের কাজটা সেরে নিই কিছুদিন পরে ফেরাউনকে তার জ্যোতিষীরা বলল তুমি যার ভয় করছো সে তো মায়ের পেটে চলে গেছে এখন আবার নতুন করে হত্যাযজ্ঞ শুরু হল পুত্র সন্তানদেরকে জবাই করে দাও হজরতে মৌসা আলাইসালাম যখন জন্মগ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলমিন মুসার মায়ের কাছে আদেশ জারি করলেন তোমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও এরপরে একটা বাক্স তৈরি করো এই বাক্সের মধ্যে ঢুকিয়ে তাকে নদীতে ছেড়ে দাও ইয়াহুজুহু আদুবুল্লি আদুবুল্লাহু এই বাক্স এমন একটা লোক উত্তোলন করবে খুলবে যে ওই সন্তানের শত্রু আমারও শত্রু কার শত্রু আল্লাহর শত্রু নদীতে ছেড়ে দিল মুসা আলাইসালামের মা মুসা আলাহ সালামের বোনকে বলল একটু নদীর পারে পারে দেখো কোন জায়গায় যায় ঠিক ফেরাউন তার স্ত্রীকে নিয়ে নদীর পারে বসে নদীর পানির ঢেউ দেখতে ছিল এর মধ্যে দেখে সুন্দর একটা বাক্স তার ঘাটে এসে থামল লোকদেরকে বলো উঠাও এটাকে বাক্স খুলে দেখলো কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ফেরাউন বললে এই তো সেই শত্রু যার কথা আমাকে জ্যোতিষীরা বলেছে এই তো সেই শত্রু একে আমি জবাই করে উত্তোলন করলো তরবারি আসিয়া বলল থামো তোমার আমার বড় অসহায় জীবন একটা সন্তান নাই এটা কিসের বড় ইসরায়েলদের সন্তান এত সুন্দর বাচ্চা ফুটফুটে বাচ্চা এ তো কোন রাজ পরিবারের বাচ্চা এটা কি বনে ইসরায়েলদের হবে এটা আমরা লালন পালন করব আমরা এটাকে আমাদের সন্তান বানাবো বা আমাদের উপকারে আসবে এবারে এখন ফেরাউন কি করবে বাচ্চা লালন পালন করার জন্য পাগল হয়ে গেছে কেমনে পালবে আল্লাহ রব্বুর আলমিন মৌসা আলাইহিসালামের লালন পালনের ব্যবস্থাই করেন নাই মুসা আলাইহিসালামের জন্য অন্য সমস্ত মেয়ে লোকের দুধ পান করা নিষিদ্ধ করে দিলেন এবারে ফেরাউন তালাশ করে কার দুধ পান করানো যায় কার দুধ পান করানো যায় মুসা আলাহিসাল্লামের বোনটা ওইখানে হাজির হয়ে গেছে সে বলল দেখো আমার কাছে একটা মহিলা সন্ধান আছে তার দুধ সব ভালো ছেলেরা পান করে এবং সে এই বাচ্চার হিতাকাঙ্ক্ষী হবে এটা বলে একটা প্যাচেই পড়ে গেছিলেন তুমি কি করে বুঝলা সে বাচ্চার হিতাকাঙ্ক্ষী হবে যাই হোক সেটা তাপসির অনেক গভীর ব্যাপার শেষ পর্যন্ত তাড়াতাড়ি নিয়ে আসো মোসা আলাই সালাতামকে মা যখন কোলে নিলেন এবারে দুধ মুখে দিলেন বাচ্চা দুধ পান করতে আরম্ভ করে দিল আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় দিলেন আমি যেটা করতে চাই দুনিয়ার কোন শক্তি তাকে প্রতিহত করতে পারে না ফেরাউনের দরবারে লালন পালন করা হচ্ছে বড় হলেন এরপরে আর এক ঘটনা ঘটে গেল ফেরাউন আদর করতে গিয়ে একদিন চুমো দেওয়া শুরু করল মোসা আলাইসালাম এক থাপ্পর মেরে দিলেন হ্যাঁ। ফেরাউন বলতে আবার সেই শত্রুই ঠিকই আছে যাকে অনেক লম্বা কাহিনী শেষ পর্যন্ত মুসালাম একটা ঘটনার কারণে বানে ইসরায়েলের এক লোককে ওই কৃপ্তি বংশের লোকেরা ফেরাউনের এক বংশের এক লোক বনে ইসরায়েল এক লোককে মারতেছিল উনি গিয়ে থাপ্পর মানে লোকটা মরেই গেল শেষ পর্যন্ত উনি এখান থেকে পালিয়ে গেলেন মাদিয়াম চলে গেলেন ওখান থেকে নবুয়াদ প্রাপ্ত হলেন আল্লাহ তালা তাকে আমি কিস্তা বলা উদ্দেশ্য না উদ্দেশ্য সামনের কথাটা বলা একটু সামনে আগে চলেন সামনে আগে একটু একটু চেপে চেপে বসে গরম এমনি তো ঠান্ডা একটু গরম লাগুক পিছনে জায়গা হচ্ছে না একটু জমে বসেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি করব যা আমাদের জন্য খুবই দরকার হবে ইমানের জন্য আমলের জন্য যে এখনো যাদের সামনে ফাঁকা আছে চেপে চেপে বসেন একটু চাপে বসেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد হজরতে মুসা আলহ সালাতামকে আল্লাহ রাব্বুল আলমের নবুয়াদ দান করলেন নবুয়াদ প্রাপ্ত হলেন এবারে হুকুম করলেন যাও ফেরাউনকে গিয়ে রবের দাওয়াত দাও ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য বলা হচ্ছে এই ফেরাউন নিজেই রব দাবি করেছিল আল্লাহ রব্বুল আলমিন মৌসা আলাই সালাতামকে বললেন ফেরাউনকে গিয়ে রবের দাওয়াত দাও মুসা আলাহ সালাম চলে গেলেন হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউন বলল ও মুসা তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ রব তো আমি তোমাকে লালন পালন তো আমিই করেছিলাম আমরা যেমন বুঝি রব মানি প্রতিপালক এতটুকু আসলে না এটা ব্যাপক একটা জিনিস আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ ফেরাউন জিজ্ঞেস করলো ফামার রব্বু কুমায়া মুসা ফামার আমার রব্বুল আলমিন রব্বুল আলমিন আবার কে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাইহি সালাতামকে তখন রবের পরিচয় শিখিয়ে দেন কেমনে দাওয়াত দিবে সুরায় তহা এর পঞ্চাশ নম্বর হাতে আছে قال ربنا الذي أعطى كل شيء অফরাউন আমি যে রবের পক্ষে দাওয়াত দিচ্ছি সেই রব তোমার মতো দুর্বল কোন মানুষ নয় যে এক সময় শিশু তারপরে কিশোর এরপরে যুবক এরপরে বুড়া এরপরে কবর আমি তোমার মতো দুর্বল কোন রবের দিকে আহ্বান করছি না আমার রবের পরিচয়টুকু জেনে নাও কালা রব্বুনাল্লাদি আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা আদা আফরাউন আমার রব হচ্ছেন সেই মহান সৃষ্টিকর্তা মহান রব যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আবার তার সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত জীবনের ধাপে ধাপে যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন তার নাম কি তার নাম রব তার নাম কি রব চিনতে হবে নইলে মুশকিল পড়বেন কবরে গেলে প্রশ্ন করবে না মান রব্বুকা তো কি বলবেন সময় রব না চিনলে কঠিন বিষয় আল্লাহ তালা সৃষ্টি করে আমাদেরকে এই রুহগুলোকে একাত্র করে একটা বড় মাহফিল করেছিলেন সেই মাহফিলে আপনি আমি সহ দুনিয়ার সব মানুষ যারা এসে গেছে আসবে আছে সব ছিল সেইখানেও রবের পরিচয় দেওয়া হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন আদম সালামের পিঠের থেকে তার সন্তানদেরকে এবং তাদের পিঠের থেকে তাদের সন্তানদেরকে এইভাবে কাবত পর্যন্ত যত রুহু দুনিয়াতে আগমন করবে সব রুহগুলোকে একত্র করে একটা মাহফিল করলেন সেখানে আল্লাহ নিজের পরিচয় দিলেন এরপরে পরীক্ষা নিলেন আল্লাহ তুবে রব্বিকুম বলো আমি তোমাদের রব নই কি আমি তোমাদের রব কিনা দুনিয়ার তখন ওখানে যারা ছিল সব মানুষরা স্বীকৃতি দিল কালু বালা অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের রব আল্লাহ বললেন খবরদার ভুলে যেও না এজন্য দুনিয়াতে আসার পরে ইমান আনার পরে সবচেয়ে বড় এবাদত করি আমরা কি নামাজ এই নামাজ দাঁড়িয়ে পড়তে হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রবের কথা বলতে হচ্ছে রুকুতে গিয়ে বলি সুবাহান রব্বিয়াল আজিম রুকুর থেকে দাঁড়িয়ে কি বলো রব্বানাল হাম ও রব আমাদের রব সব প্রশংসা তোমার আবার শেষ গিয়ে বলছি রব্বানা সুবহান রব্বিয়াল আলা দুনিয়াতে দাঁড়ানো অবস্থায় রব রুকুতে গিয়ে রব সেজদায় গিয়ে রব আবার যখন দুনিয়ার থেকে আখেরাতের সফর শুরু হবে কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা কে ছিল তোমার রব কে ছিল তোমার রব চেনা দরকার আছে কিনা আল্লাহ রব্বুল আলম নিজে চিনিয়ে দিলেন কালা রাব্বুল আমি যেই রবের দাওয়াত দিচ্ছি সেই রবের পরিচয়টুকু জেনে নে আমার রব হচ্ছেন সেই মহান সৃষ্টিকর্তা মহান পালনকর্তা মহান রক্ষাকর্তা যিনি প্রত্যেকটা জিনিসের শুরু থেকে শেষ পর্যন্ত সূচনা থেকে পূর্ণতা পৌঁছানো পর্যন্ত যা কিছু প্রয়োজন সবগুলো বিনা দরখাস্তে বিনা আবেদনে নিজের থেকে পূরণ করেন তার নাম কি একটু উদাহরণ দিলে বুঝবেন আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটে যখন আমাদের দেহ তৈরি হল রুহু চলে আসলো তখন আমাদের ক্ষুধা পেল খাবারের প্রয়োজন মায়ের পেটে খাবার পৌঁছাবার মতো দুনিয়ার কোন শক্তি নাই আছে কেউ এমন কি শিশু কান্নাকাটি করে যে দাবি করবে কান্নাকাটি করবে আন্দোলন করবে মিছিল করবে সেই সুযোগও নাই আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের পেটে যিনি শিশুকে তৈরি করেছেন তিনি ভালো করেই জানেন তিনি মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে ওই শিশুর নাভির সঙ্গে সংযোগ দিয়ে ওই মায়ের পেটের মধ্যে খাবারের বন্দোবস্ত করেছেন এজন্য কোন দরখাস্ত করতে হয় নাই কোন আবেদন করতে হয় নাই কোন মিছিল করতে হয় নাই বিনা দরখাস্তে বিনা আবেদনে মায়ের পেটের মধ্যে খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন যিনি তার নাম কি আতা কুল্লা সেই ইন খালকাহু সুম্মা আদা এরপরে যখন দুনিয়ায় আসার সময় এসে গেল দুনিয়ায় আসার পরে শিশু কি খাবে মানুষের তৈরি করা খাবার খেলে রোগ জীবাণু ছড়িয়ে যেতে পারে ঠান্ডা হলে সর্দি লাগবে গরম হলে মুখ পুড়ে যাবে শক্ত হলে গলায় আটকে যাবে আল্লাহ রব্বুল আলমিন ওই শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের বুকের ভিতরে এমন সুন্দর একটা খাবার তৈরি করে দিলেন শাল দুধ হলুদ বর্ণের গাঢ় দুধ আগের যুগের গ্রামের অশিক্ষিত মেয়ে লোকেরা মনে করত এই শাল দুধ পান করলে বাচ্চার ধনুষ্টঙ্কর হয় এই জন্য চিপে ফেলে দিত বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী সমস্ত ডাক্তাররা একমত মায়ের বুকের প্রথম যে দুধ শাল দুধ আল্লাহ তারা ধনুষ্টঙ্কর হওয়ার জন্য তৈরি করেন নাই বরং বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে বাচ্চার খাবারের প্রয়োজন হবে পানির প্রয়োজন হবে ঔষধের প্রয়োজন হবে আল্লাহ রব্বুল আলমিন এই শাল দুধকে এমন করে তৈরি করেছেন একদিকে খাবারের কাজ করে আর দিকে পানির কাজ করে আর একদিকে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যত প্রকারের রোগ জীবাণুর হামলা হতে পারে সমস্ত রোগ জীবাণুর প্রতিষেধক হিসাবে ঔষধ হিসাবে আল্লাহ রাব্বুল আলমিন এই শালদুধকে তৈরি করেছেন জয় বলেন এবারে বাচ্চা দুধ পান করতে আরম্ভ করলো দুধ পান করতে করতে বড় হয়ে গেল দেড় দুই বছর বয়স হয়ে গেল এখন তার দুধে চলবে না খিচুড়ি খেতে হবে কবুতরের বাচ্চা মুরগির বাচ্চা খেতে হবে আল্লাহ রব্বুল আলমিন আবার নিজের রবের পরিচয় দিলেন ওই বাচ্চার মুখের ভিতরে সুন্দর সুন্দর সাদা সাদা দাঁত বের করে দিচ্ছেন এবারে এই ছোট দাঁত দিয়ে মুরগি খাও কবুতরে বাচ্চা চাবাও খিচুড়ি খাও খেতে খেতে বাচ্চা আরো বড় হয়ে গেল আট নয় বছর দশ বছর হয়ে গেল এখন আর খিচুড়িতে চলবে না মুরগির বাচ্চা খেলে চলবে না গরুর হাড্ডি চাবাতে হবে খাসির হাড্ডি চাবাতে হবে আল্লাহ রব্বুল আলমিন আবার তার রবের পরিচয় দিলেন বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই ছোট মুখের ছোট দাঁতগুলোকে ভেঙ্গে দিয়ে এবারে বড় বড় দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিচ্ছেন জয় বলেন আতা কুল্লা ও ফেরাউন মুসালাম দাওয়াত দিচ্ছেন ফেরাউনকে রবের পরিচয় দিচ্ছেন হাজরতে মুসা আলহ সালাম স্পষ্ট করে দিলেন শুধু এ পর্যন্তই না মানুষের তা কেন ডিমের ভিতরে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চার অবস্থা কি মায়ের পেটের সঙ্গে সংযোগ দেওয়ার কোন ব্যবস্থা সেখানে নাই আল্লাহ রব্বুর আলমিন ডিমের ভিতরে যে বাচ্চাগুলো তৈরি করেন সেই বাচ্চাগুলোর ভিতরও যখন রুহু চলে আসে বডি তৈরি হয় রুহুটা আসে ওরও ক্ষুদা লেগে যায় খাবারের প্রয়োজন হয় ওইখানে মায়ের পেটের সঙ্গে সংযোগ দেওয়ার কোন ব্যবস্থাও নাই আল্লাহ রব্বুল আলমিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে ডিমের মধ্যে দুইটা অংশ রেখে দিয়েছেন একটা হচ্ছে হলুদ বর্ণের কুসুম আর একটা হল সাদা লালা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একমত হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয় বাচ্চা তৈরি হয়ে যাওয়ার পরে যখন খাবারের প্রয়োজন হয় ওই যে সাদা লালা ওটাকে আল্লাহ রাব্বুল আলমিন ওই বাচ্চার খাবার হিসাবে তৈরি করেছেন জোরে চিৎকার মেরে বলেন আল্লাহ রাব্বুল আলমিন ওই বাচ্চার খাবারের বন্দোবস্ত করে দিলেন কয়েকদিনের মধ্যে খাবারের গুদাম ফুরিয়ে গেল খাবার শেষ হয়ে গেছে এখন বাচ্চা কি করবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই ডিমের ভিতরের বাচ্চা তোর চতুর্দিকে যে প্রাচীর রয়েছে এটা কোনো চীনের প্রাচীর না এটা কোনো ঢাকার জেলখানার প্রাচীরও না এটা অনেক হালকা তোর ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাতে শুরু করবি চতুর্দিকে ঠোকরাও ঠোকরাতে ঠোকরাতে চতুর্দিকে সমান করে ভাঙল এবারে আল্লাহ তারা বলেন মারো ধাক্কা ধাক্কা মারতে মারতে খোসা দুই ভাগ করে ফেলে বের হয়ে আসলো আল্লাহ রব্বুল আলমিন ওদেরকে এমন সুন্দর জ্ঞান দান করেছেন একই ডিমের থেকে হাঁসের বাচ্চা বের হল মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বের হল আপনি দুটো বাচ্চা পানির কাছে নিয়ে যান হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে সাঁতার কাটতে শুরু করবে সে বুঝতে পেরেছে পানি তার জন্য উপযুক্ত সাঁতার কাটা আরম্ভ করবে পক্ষান্তরে মুরগির বাচ্চাকে আপনি পানির কাছে নিয়ে যান মরতে রাজি পানিতে নামতে রাজি না ঠিক কিনা এই এলাকার মুরগি বাচ্চা পানিতে সাদা কাটে মুরগির বাচ্চা পানি দেখলে মরতে রাজি পানিতে নামতে রাজি না কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয় আর কে শিক্ষা দিল হাসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে এই যে শীতের মৌসুমে শীত প্রধান দেশগুলোতে পানি বরফ হয়ে গেছে পাখিরা আর ডুবিয়ে ডুবিয়ে মাছ খেতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শিখিয়ে দিলেন বাংলাদেশে উড়াল দাও তোমার জন্য বাংলাদেশের খাল বিল নদী নালা সবগুলো উন্মুক্ত রয়েছে তোমার জন্য আইন করা আছে তোমার নাম হচ্ছে অতিথি পাখি তোমাকে ধরলে কিন্তু খবর আছে জেলে যেতে হবে সব কিছু ঠিক করা আছে উড়াল দাও পাখিরা দলে দলে চলে আসে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে চলে আসে আবার যখন শীত চলে যায় তখন কি বসে থাকে না চলে যায় কে শিক্ষা দিল ওই পাখিগুলোকে যাও তোর জন্য দেশে উন্মুক্ত আছে আল্লাহ রব্বুর আলমিন বলেন আতা ও ফেরাউন আমার রব হল সেই মহান আল্লাহ মহান রব্বুল আলমিন যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন এরপরে সমস্ত মাহলুকাতকে সৃষ্টি করি কেবল ছেড়ে দেন নাই তার চলার জন্য তার লালন পালন হওয়ার জন্য বড় হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবগুলো যিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে পেশ করেন পূরণ করেন আমি সেই রবের দিকে আহ্বান করছি তিনি আমাদের রব তিনি আমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন শুধুমাত্র এতক্ষণ যা বললাম এগুলো বাইরের জিনিস নিজের দিকে চিন্তা করলো বুঝবেন আল্লাহ আকবর কোরআন শরীর একটা সুরা আছে মৌমাসিন নামে সুরা সুরাতুল নাহাল আছে না এখন এই সরিষার ফুলে দেখবেন কি সুন্দর মৌমাসি পড়েছে মধুটার মধ্যে কি সুন্দর ঘেরা আসে সবাই তালাশ করে সরিষার ফুলের মধু এটা সুরা কোরআন একটা সুরা আছে আল্লাহ তারা বলছেন রব্বুকা ইলান্নাহলি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ রাব্বুল আলামিন মধুমক্ষিকাকে মৌমাছিকে হুকুম দিলেন তুমি পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো পাহাড়ে ঘর তৈরি করলে পাহাড়ের লোকেরা মধু পাবে গ্রামের লোকেরা কোথায় পাবে অমিনার সাজারি গাছে গিয়ে তুমি মৌচাক নির্মাণ করো গ্রামের লোকদের ব্যবস্থা হলো পাহাড়ের লোকদের ব্যবস্থা হলো শহরের লোকদের কি হবে আল্লাহ বলছে আমি মা শোন শহরের গুলোর কার্নিশের সঙ্গে পানির টাঙ্কির সঙ্গে ঘর নির্মাণ করো মৌচাক নির্মাণ করো ঘর নির্মাণ করার জন্য রাজমিস্ত্রির প্রয়োজন হয় সিমেন্টের প্রয়োজন হয় আমার তো কিছুই নাই প্ল্যানিং ইঞ্জিনিয়ারের দরকার হয় কিছুই তো নাই আমাদের জন্য বুয়েট নাই ডুয়েট নাই কোন বিশ্ববিদ্যালয় নেই আমরা কোথায় যাব আল্লাহ রব্বুল আলমিন ওই মৌমাছির মধ্যে এমন সুন্দর সুন্দর বিজ্ঞানী তৈরি করেছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ওদের মধ্যে আছে ওরা ঘর তৈরি করার আগে দেখবেন একটা কেমিক্যাল লাগায় এরপরে মৌচাক নির্মাণ করতে শুরু করে এমন কেমিক্যাল লাগালো বাংলাদেশে সিমেন্ট ফেল কারণ বিল্ডিং ভেঙ্গে পড়ে শোনা যায় ঠিক না কিন্তু মৌমাছির মৌচাক মধুর ওজন সহ্য করতে পারে নাই ছিঁড়ে পড়ে গেছে এমনটা শোনা যাচ্ছে বোঝা গেল ওদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে এবারে ঘর তৈরি করার জন্য প্ল্যান করার প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন ওই মৌমাসির মধ্যে আর একদল লোক তৈরি করেছেন যারা এত সুন্দর প্ল্যান তৈরি করে ওদের প্রত্যেকটা ঘর ষষ্ঠকোণ বিশিষ্ট ষষ্ঠকোণ বিশিষ্ট বাচ্চা রাখার জন্য একটা ঘর মধু রাখার জন্য আর এক ঘর কি সুন্দর ঘর তৈরি করলো এরপরে প্রয়োজন মধু সংগ্রহ করতে যাবে বাসাটা হারিয়ে যায় কিনা আল্লাহ রব্বুর আলমিন ওদেরকে নির্দেশ করলেন ফাসলুকি সুবুলা রব্বিকা জুলুলা আল্লাহর নির্দেশ মতো তোমরা রাস্তায় চলতে থাকো রাস্তা হারাবে না মানুষেরা সাগরে যারা জাহাজ চালায় কম্পাস থাকে কত কিছু থাকে এরপরও হারাইয়ে যাওয়ার সময় আরেকদিন উল্টা দিকে চলতে থাকে আল্লাহ আব্বুর আলমিন মৌমাছিকে দিয়েছেন আর হারায় না কোনো সময় এভাবে আল্লাহর পরিচয় দিলেন আল্লাহ রাব্বুর আলমিন বলছেন যিনি সব ব্যবস্থা করছেন এজন্য কোন দরখাস্ত করতে হয় নাই কোন আবেদন করতে হয় নাই বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি পূরণ করছেন তিনি কে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসাকার আল্লাহর আলহামদুলিল্লাহ যখন কোন নিয়ামত আমাদের কাছে আসে আল্লাহ তালা কোন অনুগ্রহ করেন তখন আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ কি বলতে হবে আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে আমরা বলবো কি ইনশা আল্লাহ কি বলবো অনেকে ভুল করে কাজে আল্লাহ কাজটা করেছি না আল্লাহ সামনের জন্য আলহামদুলিল্লাহ আমি কাজটা করেছি আর ভবিষ্যতে আল্লাহ কাজটা করব ইনশাআল্লাহ আল্লাহ ভবিষ্যতের জন্য আলহামদুলিল্লাহ হচ্ছে কিসের জন্য অতীতের কোন নেয়ামতের জন্য আর কোন বিপদে পড়লে কি বলতে হবে বা কোন দুঃসংবাদ শুনলে বলতে হবে কি এরকম এগুলো শিক্ষা করা দরকার আছে আলহামদুলিল্লাহ আলমিন এবারে আল্লাহ তালা বলেন আরো কোন প্রশংসা তুমি জানো কি বান্দা বলে আর রহমান আর রহিম মালিকি এই কয়টার ব্যাখ্যা আমি করতে যাচ্ছি না আল্লাহর প্রশংসা এতরূপ বললাম খালি কারণ ব্যাখ্যা যে এক একটা শব্দে ব্যাখ্যা দিতে গেলে এক এক রাত্র শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এবারে বান্দাকে জিজ্ঞেস করেন বান্দা বলো তোমার মধ্যে আমার মধ্যে কি সম্পর্ক তুমি কেন আমার প্রশংসা করছো সুরায় ফাতেহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুরা আমরা বারবার পড়ি অর্থ জানি না এই জন্য আজকে অর্থটা জানার দিকে খেয়াল দিবেন আবু হরারাত থেকে বর্ণিত সহি হাদিস মুসলিম হাদিস আল্লাহ রসুলের সাদ করেন আল্লাহ তালা বলেছেন হাদিসে কুলসি আমি সুরায় ফাতেহাকে আমার মধ্যে আর বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি অর্ধেকটা বান্দার অর্ধেকটা কার আল্লাহ কেমনে খেয়াল করেন প্রথম অর্ধেক আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি রব্বুল আলমিন আর রহমান যিনি অত্যন্ত দয়ালু আর রহিম পরম করুণাময়ী মালিক ইয়মিদ্দিন যিনি বিচার দিনের মালিক কামতের দিবসের মালিক এগুলো সব আল্লাহর প্রশংসা করা হলো এরপরে ইয়া কানা বুধু এইটা অর্ধেক আল্লাহর জন্য এরপরে বাকিটা বান্দার নিজের কি বলে তোমার কাছে সাহায্য চাই এহদিনা সেরাত আল মুস্তাকিম আমাদেরকে সেরাতে মুস্তাকিম হেদায়ত দান করো সামনে আসতে যেগুলো এগুলো বান্দার নিজের তার অর্ধেকটা আল্লাহর অর্ধেকটা কার যখন বান্দা আল্লাহর প্রশংসা করতে করতে এই পর্যন্ত চলে আসে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তালা বলেন বান্দা তোমার সঙ্গে আমার সম্পর্কটা বলো এবারে বান্দা বলছে ইয়াকা না আবুদু ইয়াকা বলেন ইয়াকা না আবুদু ইয়াকা মানে একমাত্র তোমারই না আবুদু মানে আমরা এবাদত করি গোলামি করি আমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমারই গোলামি করি আমরা গোলাম কার শুধুমাত্র কার গোলাম খেয়াল করবেন না কোনো খাতা বাবার গোলাম গাঁদা বাবার গোলাম পীর বাবার গোলাম ইয়াকা আমি কেবলমাত্র তোমারই গোলামি করি আল্লাহ তোমাকে তো এই জন্যই সৃষ্টি করেছি আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে তা হচ্ছে কি একমাত্র আমারই গোলামি করবে কার গোলামি করবে এইটাই নামাজে দাঁড়িয়ে বলতে হয় ইয়া কানা আমি কেবলমাত্র তোমারই গোলামি করি ডাইরেক্ট না ভাইয়া মাধ্যম আছে ডাইরেক্ট ডাইরেক্ট ইয়া কা ডাইরেক্ট বলা হচ্ছে না এই গো এখন তো প্যাস লাগবে এতক্ষণ যা হজুর বলছিল ঠিকই বলছিল এখন কোন দিকে জানলাই জানে ইয়া কানা নামাজে দাঁড়িয়ে বললা আল্লাহ তোমার ইবাদত করি সরাসরি আল্লাহকে বলা হচ্ছে তোমার ইবাদত করি তোমারই গোলামি করি নামাজ দাঁড়িয়ে বললাম ডাইরেক্ট আর জিকির করতে গেলে পরে পীরের মোরাকাবা করা লাগে আছে না পীর সাহ শিখাইয়া দেয় পীর সাহ শিখাইয়া দেয় আমি আমার কলবের দিকে মতোয়াজ্জু আমার কলব পীর সাহ কেবলার কলবের দিকে মতোয়াজ্জু পীর সাহ কেবলার কলবের ভায়া মাধ্যম হইয়া তারপরে ওই সেলসেলার যত পীর আছে এই সব হইয়া তারপরে আল্লাহর দিকে মোতবাজ্জু পীরের মোড়া কাবার করে কি করে পীরের অন্তরে বসায় অন্তরটা কার জন্য লাহা বলে সব গায়রুল্লাহকে উৎখাত করা হয়েছে আপনি একটা পুরাতন বিল্ডিং এ রং করলে আপনি কি করবেন আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করবেন ঠিক কিনা না পুরানটার উপরে করবেন ঠিক তেমনি ভাবে লাহা বলে সব গায়ের উল্লাহকে বাতিল করে দেওয়া হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কারো আনুগত্য করব না কারো কথা মানব না কারো এবাদত করব না কারো গোলামি করব না লা ইলাহা কোন ইলাহা নাই ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই আমরা গোলামি করব কার কোন ভায়া মাধ্যম আছে এই যে পীরের দিকে কলম মতবাজ্য করলো পীরের ছবি অন্তরে লাগায় পীরের ছবি এখন গলায়ও ঝুলায় এগুলো শিরিক শিরিক আকবার লা ইলাহা বলে পরিষ্কার করে দেওয়া হলো আমার মনের মধ্যে কোন খাজা বাবা নাই গাজা বাবা নাই পীর বাবা নাই লা ইলাহা বলে সব উৎখাত করা হলো এই আকা না আল্লাহ তারা জিজ্ঞেস করলেন তোমার মধ্যে আমার সম্পর্ক কি কোন গায়রুল্লাহ আছে কিনা বান্দা বলল না না কিচ্ছু নাই ইয়াকানাবুদু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করে গোলামি করব কার আমরা তোমারই গোলামি করি তোমার গোলামি করতে থাকব আমরা শুধুমাত্র কার গোলামি করব জীবনের সব ক্ষেত্রে না কোনো কোনো ক্ষেত্রে কোথায় করি সব ক্ষেত্রে নামাজে বললাম ইয়া কানা আবুদু আমরা তোমারই গোলামি করি মসজিদ পর্যন্ত শেষ ব্যবসা বাণিজ্য গেলে আল্লাহর হুকুম অনুযায়ী চলে আদালতে গেলে ব্যাংকে গেলে কোথাও থাকে না মিথ্যা কথা বলা হল ইয়া কানা বুধু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি অ মুসলমান বুঝতে হবে আল্লাহর আইন পুরা মানব না অর্ধেক মানব এইটাই ইসলামের অর্থ ইসলাম মানে আমার দেশে জিজ্ঞেস করলে বলে ইসলাম মানে শান্তি ইসলাম শব্দের অর্থ শান্তি না এটা ভুল কথা ইসলাম পালন করলে শান্তি প্রতিষ্ঠিত হয় শান্তি কায়েম হয় এটা ঠিক তাই বলে ইসলাম মানে কিনা ইসলাম মানে শান্তি না খুব ভালো করে বুঝবেন ইসলাম অর্থ কিতাবে লেখা আছে যে কোনো ডিকশনারি দেখবেন লেখা আছে আল ইসলাম ও মুসলমান সুদান ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের সামনে এক আল্লাহর হুকুমের সামনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্র জীবনে সামাজিক জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম কি ইসলাম মানে আত্মসমর্পণ করা ইসলাম মানে কি কার কাছে সব জায়গায় না কিছু জায়গায় তো সব জায়গায় যদি করতে আমরা কি সব জায়গায় করি আসুন আল্লাহর কোরআনে আল্লাহ তারা এই শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের জানের নিরাপত্তা দিয়েছেন মালের নিরাপত্তা দিয়েছেন মালের নিরাপত্তার জন্য বলেছেন চোরের হাত কেটে দাও আসারে আসারে কত ফক্ত দিয়া হুমা জাজাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যদি ওই চোর ধরা পড়ে ওর হাতটা কেটে ফেলে দাও আইনটা কার যদি চোরের হাত কাটার বিধান থাকত তাহলে এই গ্রামের লোকে দরজা খোলা দিয়ে ঘুমাইতে কোনো অসুবিধা ছিল কারণ কোন চোর এমন নাই যে যদি সে জানে যে অবশ্যই ধরা বলে হাত কাটা যাবে কেউ রক্ষা করতে পারবে না তাহলে কেউ হাত আর খুয়া দিতে চাবে আল্লাহর নবীর ইতিহাস পড়ল আল্লাহর আইন বদলাবার ক্ষমতা কারো নাই মক্কা বিজয় হল মাত্র তিন দিন হল এর মধ্যে মক্কার সম্ভ্রান্ত একটা অংশ বনু মাহজুম কোরাইশ বংশের একটা শাখা এই গোত্রের একটা মহিলা চুরি করে ফেলল তো বড় বংশের বড় মেয়ে চুরি করেছে হাত কেটে গেলে বদনাম হবে না আল্লাহর নবীর কাছে যদি একটু সুপারিশ করা যায় এজন্য তারা চিন্তা ভাবনা করতে লাগলো আর মনে মনে ভাবলো আল্লাহর নবীর বংশ তো কোরাইশ বংশই তো যদি খালি বুঝানো যায় যে এটা কোরাইশ বংশের মেয়ে হাত কাটলে বদনাম হবে আর বদনামের ভাগটা আপনারও ভাগে যাবে তাহলে এটা অন্য কিছু হয়ে যাবে কিন্তু আল্লাহর নবীকে কে বলতে যাবে আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিল জায়েদ ওই পালক পুত্রের ছেলে ছিল উসামা উসামা বিন জায়েদ আল্লাহর নবীর পালক নাতি কোলে বসে মাথায় বসে ঘাড়ে চড়ে কত কথাই না বলে কোরাইশের নেতারা চিন্তা করলো এই উসামা ইবনে জায়েদকে দিয়ে কথাটা আল্লাহ নবীর কানে দেওয়া যাবে সবাই গিয়ে নাতিকে ধরল তুমি আল্লাহর নবীর নাতি আদরের নাতি তোমাকে আল্লাহ রসুল ভালোবাসে তুমি একটু খালি নবীর কানে কানে বলবা যে আপনার কাছে একটা চুরির বিচার আসবে এই চুরিটা করেছে কোরাইশ বংশের একটা মেয়ে নাম তার ফাতেমা আপনার মেয়ের নামে নাম হাতটা কাটা গেলে কোরাইশ বংশের নাক কাটা যাবে আর আপনার বংশ তো কোরাইশ বংশ আপনারও তো বদনাম হবে ওসামা বিন জায়দ আল্লাহর নবীর কানে কানে গিয়ে কথাটা বলল মুসলিম সাহেবের সই হাদিস আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল আল্লাহর নবী গর্জে উঠলেন খুব বাদেতে দাঁড়িয়ে গেলেন বললেন আতাসফাউফি হদুদিল্লাহি অ মুসলমানেরা আল্লাহর দিন যারা কবুল করেছ আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে যারা আল্লাহকে মেনে নিয়েছ তোমরা আবার আল্লাহর হুকুমকে পরিবর্তন করতে চাও বাতিল করতে চাও জেনে রাখো আগের যুগে যত উম্মাদ ধ্বংস হয়েছে তারা এই কারণে ধ্বংস হয়েছে তারা আল্লাহর আইনকে সরিয়ে দিত ঘুরিয়ে ফেলত বড় লোকেরা চুরি করলে শাস্তি দিত না গরিবরা করলে শাস্তি দিত জেনে রাখ আজকের এই চুরি কোরাইশ বংশের কোন মেয়ে ফাতেমা নয় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর আইন রহিত করার ক্ষমতা কারো নাই আমি নবীরও ক্ষমতা নাই আল্লাহর কোন আইনকে বাতিল করা আল্লাহর এই বিকল্প আইন দেওয়া আল্লাহর আইনকে পরিবর্তন করার ক্ষমতা আমারও নাই জোরে বলছে জোরের হাত কারা বিধান কার এই আইন মক্কায় আছে মদিনা আছে এজন্য আজান হলে পরে স্বর্ণের দোকান পর্যন্ত খোলা থাকে কোন চুরির ভয় নাই আর আমার দেশে আইন নাই বলে মসজিদে গেল কি থাকে না জুতা থাকে না জুতা চুরি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আইন দিলেন আমরা কি আইন মানতে পারছি সব জায়গায় আমরা রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইনটাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছি আবার নামাজ দাঁড়িয়ে বলে ইয়া কানা বুধু সুরা ফাতেহা তাফসির হচ্ছে ইয়া কানা বুধু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি কিন্তু তোমার চোরের হাত কারা বিধান আমি মানতে রাজি না ঠিক আছে না আসুন আল্লাহ তারা বলছেন ইয়া কানা আবুদু কিন্তু আমরা সকলেই বলছি আল্লাহ তারা বলছেন ব্যবিচারিনী আর ব্যবিচারী জেনাকারিনী আর জেনাকারী জেনা করা যায় না হারাম আমাদের দেশে যে লাইসেন্স থাকে প্রতিটা লয়ের তাহলে জায়েজ না হালাল হালাল বৈধ ওদের কাছে বৈধ এটা খালি বৈধ না এদের নাম এখন যৌন কর্মী কি নাম যৌন কর্মী এখন আর বেশা বলতে পারবেন না আপনি যৌন কর্মী হয়ে গেল এদের চিকিৎসা পর্যন্ত এখন ফ্রি হাসপাতালে সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা আল্লাহ রাব্বুল আলমিন জেনা জেনাদবিচারকে করেছেন হারাম আর ওদের কাছে লাইসেন্স থাকলে হয়ে যায় হালাল এরপরে আল্লাহ তারা বিচার করা দিয়েছেন বেবিচারী নি আর বেবিচারী জেনাকারী নি আর জেনাকারী অবিবাহিত হলে পরে ওদেরকে একশো দোররা মারো জনসমক্ষে আনো একশো দোররা মারো আইনটা কার আর যদি বিবাহিত হয় তাহলে ওই বাদরগুলোকে জনগণের সামনে হাজির করো গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও আইনটা দিয়েছেন কে এই আইন আছে এখন আইন বাতিল করে দিয়েছি আইন বাতিল করা হয়েছে এরপরও দাবি করি ইয়া কানা বধু আল্লাহ আমরা তোমার গোলামি করি তোমার আইন মানি তোমার হুকুম মতো চলি কিন্তু তোমার হুকুম মেনে আমরা এই রজমের আইন মানতে পারলাম না এটা তুমি ভুল দিয়েছ নাজবিল্লা আল্লাহর হুকুম বাতিল করেছে কিনা এরপরেও ইয়া কানা বুধু ঠিক আছে ঠিক আছে না মিথ্যা বলে ইসলামের সুদ হালাল না হারাম মুসলমান কোরআনের ওয়াজ আপনারা শুনেন আমরা কোন মুসলমান ভালো করে বোঝা দরকার আছে সুদ ইসলামে হারাম কেমন হারাম কোরআন শরীফকে জিজ্ঞেস করুন কোরআনে বলছেন আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন এরপরে সুরার বাকার একটু পরে দুইশো পঁচাত্তরের পরে রাজগুলোতে আছে এক হাতে বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো মা বাকিয়া মিনার রিবা তোমরা সুদ হারাম জানার পরে তোমাদের যত বকেয়া সুদ আছে সব বর্জন করো কে বলেছেন অদারু মা বাকিয়া মিনার রিবা বাকিয়া মানে বকেয়া যত বকেয়া সুদ আছে পাওনা সুদ আছে সবগুলোকে বর্জন করো ইনকুম তুমিন যদি মমিন হয়ে থাকো ফাইল্লাম তাফা আলু যদি সুদ বর্জন করতে না পারো বিহার তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের এরান করে দাও কার সঙ্গে যুদ্ধ সুদ খাওয়া মানে কার সাথে যুদ্ধ করা আল্লাহ বললেন সুদ হারাম আমার জাতি বলল সুদের যদি লাইসেন্স থাকে তাহলে হালাল সুদের ব্যাংকের লাইসেন্স আছে কিনা বিভিন্ন এনজিওদের লাইসেন্স আছে কিনা সুদে টাকা দেয় সরকারের খাতায় হারাম হচ্ছে ওই সুদ ওই গ্রামের দুই টাকা পাঁচ টাকা সুদে টাকা লাগায় যারা এটা সরকারের কাছে হারাম কারণ এটা বৈধ না আইন দেয় নাই লাইসেন্স নাই আর যত এনজিও বলেন যত ব্যাংক বলেন সুদের ব্যাংক এগুলো হালাল কারণ এদের কি আছে আল্লাহ রাব্বুল আলমিন সুদকে হারাম করে দিয়েছেন আমরা সেই হারামকে মানলাম না আর নামাজ দাঁড়িয়ে বলি বুধু আমরা তোমারই গোলামি করি মানে মসজিদে গোলাম করি তোমার আর বাইরের গোলামি করি কার আর একজনের গোলামি করি আল্লাহ বলছেন অ মুসলমান খবরদার তোমরা দুইজন আল্লাহ বানাইও না মসজিদের আল্লাহ একজন বাহিরের আল্লাহ একজন এই কারবার করতে যেও না এরকম ভাবে পর্দার হুকুম দিয়েছেন কে আল্লাহ আকবার কোরআনে স্পষ্ট আয়াত আল্লাহ তারা বলছেন ইয়া হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন হেজাব করে নেয় পর্দা করে নেয় পর্দা বিধান দিয়েছেন কে কেন দিয়েছেন আল্লাহর কাছে মেয়ে লোক বড় মূল্যবান জিনিস অত্যন্ত দামি সম্পদ আল্লাহ রাব্বুল আলমিন যত দামি জিনিসটাকে পর্দা দিয়েছেন কলা খাবেন উপরে পর্দা আছে বাদাম খাবেন উপরে পর্দা আছে যত মূল্যবান চাউল খাবেন উপরে পর্দা আছে ভুট্টার উপরে পর্দা আছে সব কিছুকে পর্দা দিয়ে দিয়েছেন মূল্যবান জিনিসকে আল্লাহ পর্দা দিয়েছেন মহিলাদেরকেও পর্দা দিয়েছেন যাতে করে ওদের উপরে কোন রকম ইফটিজিং না হয় কোন রকম ধর্ষণ না হয় মশাবাসি বসতে না পারে আল্লাহ রব্বুর আলমিন নারীদের মর্যাদা বৃদ্ধি করার জন্য পর্দার হুকুম দিয়েছেন কে দিয়েছেন এখন একদল অশিক্ষিত অথবা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত নারীরা আসলো এহুদি খ্রিস্টানরা আসলো এরা বলতে শুরু করলো ইসলাম নারীদেরকে পর্দার হুকুম দিয়ে একেবারে ওদের ধ্বংস করে দিয়েছে উন্নতির জন্য বাধার সৃষ্টি করেছে বান্দর গেছিল শহরে বান্দর তো গিয়ে দেখে যে মানুষেরা প্লেনে চড়ে গাড়িতে চড়ে বিল্ডিং এ থাকে আর আমরা বান্দর গাছেই ঝুলি বান্দরদের পরামর্শ বসলো এখন সমস্যা কোন জায়গায় মানুষ এত উন্নতি করলো আমরা বান্দর বান্দর রয়ে গেলাম কারণটা কি একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত বান্দর সে বলল আমার বুঝে এসে গেছে বানর আমরা আমাদের একটা ল্যাজ আছে মানুষের ল্যাজ নাই কাজে ল্যাজটাই আমাদের সমস্যা এই ল্যাজটা কেটে ফেললে একেবারে আমরা মানুষ হয়ে যাব তখন আমাদের আর কোনো অবস্থা আমরা ওরকম গাড়িতে চলতে পারবো মুরব্বী বানররা নিষেধ করলো যে খবরদার এই কাম করিস না এই ল্যাস দিয়ে আমাদের অনেক কাজ মশা তারাই মাছি তারাই শরীর চুলকাই কত কিছু করি ল্যাসটা কেটে ফেললে কিন্তু বিপদে পড়ে যাবি কে শুনে কার কথা একটা আধুনিক বান্দর তার ল্যাস কেটে ফেললো আর আধুনিক বান্দরই তার সঙ্গে এসে যোগ দিল সে আবারও বিয়ে করল এখন এই লেজ কাটার পরে এখন মশায় কামড়ায় মাসিদে কামড়ায় কিচ্ছু ফিরিতে পারে না কিছুদিন পর ধুকে ধুকে আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে মরে গেছে ঠিক এরকম ভাবে একদল মানুষেরা দেখলো নারীরা কেন পিছনে পড়ে আছে সমস্যাটা কোন জায়গায় এবারে ওদেরকে শিখাইল ইসলাম নারীদেরকে পর্দার হুকুম দিয়ে তোমাদের ঠকিয়েছে এজন্য পর্দায় থাকবো না স্বামীর কথা মানব না ও আমার ভাইয়েরা ওই পশ্চিমা দেশগুলোতে ওদের ঘরে কোনো শান্তি নেই স্ত্রী একটা ক্লাবে স্বামী আর এক ক্লাবে স্ত্রী এক পুরুষ নিয়ে আছে স্বামী আর এক মহিলা নিয়ে আছে ওদের ঘরে কোনো শান্তি নেই ওদের সন্তানদের কোনো পরিচয় নেই ওদের সন্তানদের পরিচয় মায়ের পরিচয়ে এই জন্য দেখেন আমার দেশে চক্রান্ত শুরু হয়েছে আগে খালি বাপের নাম লাগতেই চলত কাগজপত্রে এখন কি লাগে মায়ের নাম লাগে কেন আস্তে আস্তে এই পর্যায়ে নিবে যখন বাপের পরিচয় আর থাকবে না জেনার বিচারকে তারা উন্মুক্ত করে দেওয়ার জন্য একটা চক্রান্ত শুরু করেছে ও আমার ভাইয়েরা এই নারীদেরকে পর্দার হুকুম দিয়ে ইসলাম ঠকিয়ে দিয়েছে এই সব শিখাইয়া তারপর নারীদেরকে রাস্তায় বের করেছে এখন ওদেরকে ঢিলা মারে ওদেরকে এসিড মারে ইফটিজিং করে শেষ পর্যন্ত নারীরা কোথাও বিচার পায় না যায় পুলিশের কাছে পুলিশের কাছে গেলে আবার বর্ণনা দিতে হয় তাতে আর একবার জেনার শিকার হয় যায় সাংবাদিকদের কাছে সাংবাদিকরা সাংঘাতিক খোঁজ নেয় আর একবার জেনা লিপ্ত হয় এত লজ্জা শেষ পর্যন্ত আত্মহত্যা করার পথ বেছে নেয় ঠিক কিনা ইসলামে যদি পর্দার হুকুম যা দেওয়া হয়েছিল সেই পর্দার হুকুম পালন করলে কোন ছেলে কোন নারীর উপরে আচল ধরে টান দিতে পারত মক্কা মদিরা যান না রমজান মাস সারা রাত্র মেয়ে লোকের আসা যায় এবাদত করে তাদের সৌন্দর্যকে হার মানাতে পারে এমন সুন্দরী সুন্দরী নারীরা মিশরের থেকে কাশ্মীর থেকে পাকিস্তান থেকে যায় আজ পর্যন্ত শোনা গেছে যে মক্কায় একটা মেয়ে হারাই গেছে একটা মেয়েকে কেউ আচল ধরে টান দিয়েছে একটা মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে কারণ জানে ওই দেশে এই কাজ করতে গেলে তারা রক্ষার থাকবে না উপায় থাকবে না আল্লাহ রব্বুল আলমিন হেজাবের আইন দিয়েছিলেন যতদিন পর্যন্ত মানুষেরা মেয়ে লোকেরা পর্দার মধ্যে থেকেছে অতদিন পর্যন্ত ওদের ইজ্জত রক্ষা পেয়েছে ওদের বিয়ে করতে গেলে টাকা পয়সা দিয়ে তারপরে বিয়ে করতে হতো ইসলাম মোহর ধার্য করে দিয়েছে মোহরানা টাকা দিয়ে তারপরে বিয়ে করো কিন্তু মেয়ে লোকেরা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে যখন প্যান্ট শার্ট পরা শুরু করলো জিন্সের প্যান্ট পরে ছেলেরা মাসাল্লাহ জুতা পরে মোজা পরে এরপরে জামা পরে পাজামা পরে টাই পরে কোট পরে এরপরে একটা টাই পরে গলা আটকাই দেয় আর মেয়ে লোকেরা কি করে মেয়ে লোকেরা এখন হাফ প্যান্ট পরে থ্রি কোয়ার্টার পরে এরপরে বুক খোলা গলা খোলা চুল খোলা সব খোলা আল্লাহ বললেন মেয়েদেরকে পর্দা করতে এখন উল্টা ছেলেরা পর্দা করে মেয়েরা খুলতে শুরু করেছে যখন আল্লাহর হুকুমের সঙ্গে বিদ্রোহ শুরু করেছে আল্লাহ তালাও তাদের হেফাজত তুলে নিয়েছেন আল্লাহর যে হেফাজত ছিল তা তুলে নিয়েছেন এখন রাস্তায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইফটিজিং এর শিকার হচ্ছে দর্শনের শিকার হচ্ছে নারীদেরকে শীষ দেয় পাথর ছুঁড়ে মারে এটা এরকম এক বেটা নতুন কলা গাছের বাগান করছে নতুন বাড়ি করেছে বড় বড় সাগর কলার গাছ লাগাইছে সাগর কলা হল কলা পেকে গেছে চিন্তা করলে গ্রামের লোকেরা কি কলা খাবে মানিকগঞ্জে বাসের স্ট্যান্ডে নিয়ে যায় বাস স্ট্যান্ডে নিয়ে গেল বাস এক এক করে সব চলে গেছে আশপাশের সব কলাগুলো বিক্রি হয়ে গেছে ওর নতুন বাড়ির কলা কেউ কিনে না কারণটা কি ও কলাগুলোর একটা কাজ করেছে মানুষের খেতে কষ্ট না হয় এই জন্য কলাগুলোর ছোলাটা ফেলে দিয়ে কলাটা খুলে রেখে দিয়েছে আশপাশের সব কলাগুলো বিক্রি হয়ে গেল ওর নতুন বাড়ির নতুন কলা বড় কলার ধারে কাছেও কেউ আসে না সব মানুষজন চলে যাচ্ছে এবারে লোকটা বলল বাইরা তোমাদের কি হলো এই ছোট ছোট কলা তোমরা ক্রয় করছো আর আমার নতুন বাড়ির বড় বড় কলা কেন খরিদ করছো না লোকেরা বলল তোমার ওই বড় কলা নতুন বাড়ির কলা ঠিকই ছিল কিন্তু ওর গায়ে কোনো পর্দা নাই রাস্তা ধুলাবালু পড়েছে মশা মাছি ছড়িয়েছে রোগ জীবাণু ছড়িয়েছে ওই কলা খেলে পেট খারাপ হবে ঠিক আছে এখন কলা ফিরিয়ে নিয়ে যাবো তোমরা বিনা পয়সা নিয়ে যাও লোকেরা কেন বিনা পয়সা নিব না এই কলা খেলে পরে পেট খারাপ হবে কলা নিতে পারি শর্ত হচ্ছে যদি কলার সঙ্গে ঔষধের টাকাও দিতে পারো ঠিক তেমনি ভাবে যতদিন যতদিন পর্যন্ত মেয়ে লোকেরা পর্দা করেছে আল্লাহর হুকুম মতো চলেছে অতদিন পর্যন্ত মেয়ে লোকদেরকে পয়সা দিয়ে বিয়ে করতে হয়েছে আর যখন মেয়ে লোকেরা পর্দা ছেড়ে দিয়েছে সোলা কলার মতো হয়ে গেছে এবারে তাদেরকে পয়সা দিয়ে কেউ বিয়ে করা দূরের কথা ওরা এখন উল্টা পয়সা দেয় তারপরেও কেউ বিয়ে করে না ওরা মিছিল করে এখন নারী নির্যাতন নারী নির্যাতন বন্ধ করো বন্ধ করো বিনা যৌতুকে বিনা যৌতুকে বিয়ে করো বিয়ে করো ছেলেরা আইয়ে পড়া আইয়ে পড়ো বিনা যৌতুকে বিয়ে করবে ওরা এইরকম মিছিল করে আন্দোলন করে নারীদের ইজ্জাত ফিরানো সম্ভব নয় নারীদের ইজ্জাত দিয়েছেন কে আমি মা বোনদেরকে বলবো তোমরা আন্দোলন করো মিছিল করো ওই জন্য যে আমাদেরকে ইসলাম যতটুকু অধিকার দিয়েছে ওইটা ফেরত দাও এখন তো ওখানেও হাত দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন সম্পত্তির বন্টন করেছেন বন্টন করেছেন কে আল্লাহ বন্টন করেছেন আল্লাহ তারা বলেছেন ইউসি কুমুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন হুকুম দিচ্ছেন আইন দিচ্ছেন একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আইনটা কার কেউ যদি বলে আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে সে হয়তো আল্লাহর চেয়ে বেশি বুঝে হয়তো কি করে আর নইলে শয়তানের মুরিদ হয়েছে কার মুরিদ হয়েছে শয়তান যেরকম আল্লাহর হুকুমকে অমান্য করেছে এরকম একদল শয়তানের মরিদ বের হয়েছে যারা বলে আল্লাহ তারা নারীদেরকে ঠকিয়েছে নারী একদিকে শ্বশুরের থেকে পায় স্বামীর থেকে পায় স্বামীর বাড়ির থেকে পায় বাপের বাড়ির থেকে পায় আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে দায়িত্ব দিয়েছেন কম তার হেসাও দিয়েছেন কম পুরুষের হেসাব বেশি কাজও বেশি মেহমান আসলে খরচ করে মেয়ে লোক না পুরুষে স্বামী না স্ত্রী এরকম ঘর সংসারের সমস্ত দায় দায়িত্ব কার সব জায়গায় যদি সমান অধিকার চাও তাহলে আসো বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও সমান অধিকার দিতে হবে একটা বাচ্চা নিবে স্বামী আরটা নিবে কে স্ত্রী বলতে গেলে বাচ্চারা আছে নাহলে একটা কথা লজ্জাকর বিষয় বুঝাতে যাচ্ছে খারাপ ধরন নাই কিছু ওই দুইজন আটকা পড়ছে ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী ঘরে আটকা পড়ছে এখন আটকাই দিয়েছে বাইরে থেকে পেশাব পায়খানার ব্যবস্থা নাই স্ত্রী বলল ঠিক আছে তুমি বসো স্বামী বলল স্ত্রীকে তুমি বসো আমি তোমার পিঠের উপরে দাঁড়িয়ে পেশাব করি জানলা দিয়ে বের হয়ে গেছে এরপরে এখন স্ত্রীর পালা স্বামী বসছে নিচে স্ত্রী ওর পিঠের উপরে পা দিয়ে জানলা ফাঁক দিয়ে পেশাব করা শুরু করছে পেশাব কোন দিকে যাবে এর চেয়ে লজ্জাকর উদাহরণ আমাদের কাছে আর নেই সমান অধিকার চাও সব জায়গায় দাও আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তারা কাঠামোগত ভাবে ভিন্ন ভিন্ন সৃষ্টি করেছেন দুইজনার কাজ ভিন্ন একজনের অফিস হচ্ছে ঘর আর একজনের অফিস বাইরে এটা কোনো অধিকারের বিষয় না অধিকার তো মেয়ের বেশি সমান অধিকার না অধিকার দিয়েছে মেয়ের থেকে ইসলাম অনেক বেশি ইসলাম যে অধিকার দিয়েছে অন্য কোন ধর্ম নারীদেরকে সেই অধিকার দেয় নাই অধিকার শিখাতে গেলে ভারত চলে যাও হিন্দু ধর্মকে শিখাও যারা স্বামী মৃত্যুর পরে মেয়ে লোকদেরকে বিয়ে বসা পর্যন্ত অধিকার দেয় নাই আছে অধিকার আজকে একটা হিন্দু মেয়ে লোকের বিয়ে হল কালকে তার স্বামীটা মরে গেল সারা জীবনে ওই হিন্দু মহিলার আর বিয়ে বসার সুযোগ নেই আছে ধর্মীয় ভাবে নাই এখন হিন্দুরা ওদের ধর্মবাদ দিয়ে নতুন আইন করেছে সে ভিন্ন কথা এমনি ভাবে যদি স্বামী মরে যায় স্ত্রী যদি যদি স্বর্গে যেতে চায় তার জন্য বিধান হচ্ছে ধর্মে বিধান হচ্ছে এই স্বামীর চিতায় আত্মহুতি দিয়ে পুড়ে যাওয়া সারা জীবন সাদা শাড়ি পরতে হবে কোন বিয়ার অনুষ্ঠানে যেতে পারবে না মাছ গোস্ত খেতে পারবে না অলক্ষী এর নাম কি এ যদি কোন জায়গায় যায় তাহলে অলক্ষী হয়ে যাবে এইরকম ভাবে যেই ধর্ম নারীদেরকে সম্পত্তি দেওয়া দূরের কথা আরো নারীদেরকে সম্পত্তি হিসেবে ভাগ করে নেয় ওদেরকে গিয়ে অধিকারের কথা শিখাও ইসলাম নারীদেরকে অধিকার সমান দেয় নেয় সবচেয়ে বেশি দিয়েছে কি দিয়েছে ইসলাম অধিকার বেশি দিয়েছে স্বামীর পক্ষ থেকে সম্পত্তি পায় বাপের পক্ষ থেকে সম্পত্তি পায় কাজকর্ম করবে স্বামী আর মহিলা ঘরে থাকবে খরচপাতি সব যোগাবে মহিলা স্বামী কে যোগাবে এমনকি মহিলার খরচটাও যোগাবে কি দায় দায়িত্ব সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে স্বামীকে অধিকারের বেড়ায় মহিলার বেশি এমনকি মর্যাদার ক্ষেত্রেও বেশি আপনি আসুন কোরআনুল করিম হাদিস শরীফ পলে দেখবেন আল্লাহ রাব্বুল আলমিন তার নিজের এবাদতের পরে মা বাবার স্থান দান করেছেন আল্লাহ তারা বলছেন যে তোমরা আল্লাহর চূড়ান্ত ফয়সলা শুনে নাও আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না কারো গোলামি করা যাবে না অবিল এবং পিতা মাতার সাথে মাতা পিতার সাথে সৌজন্যমূলক আচরণ করো এখানে মা বেশি না বাপ বেশি সেদিকে তাফসিরে কোনো ইঙ্গিত দেওয়া হয় নাই হাদিস শরীফ গেলে দেখতে পাই আল্লাহর নবীকে সাহাবাইকেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহি আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর হুকুম মেনে চলার পরে আমরা কার কথা মেনে চলবো কার খেদমত করব <clears throat> কার হুকুম মেনে চলবো আল্লাহর নবী বললেন উম্মাকা তোমার মায়ের খেদমত করো আবার সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর হুকুম পালন করার পরে কার হুকুম মতো চলবো বলেন তোমার মায়ের হুকুম পালন করো তিনবার প্রশ্ন করলে তিনবার একই উত্তর দিলেন এবারে সাহাবি বুঝতে পারলো সাহাবি বললেন ইয়া ইয়া হাবিব আল্লাহি আমি বুঝতে পেরেছি আমি জানতে পেরেছি আল্লাহর হুকুম পালন করার পরে যেই লোকটার কথা মতো চলতে হবে যেই লোকটার আনুগত্য করতে হবে যার খ্যাতমত করতে হবে সে হচ্ছে আমার মা বলুন তারপরে কার খ্যাতমত করব এবারে বলছেন তোমার আব্বার খ্যাতমত করো কার খ্যাতমত করো কাজেই বোঝা গেল মায়ের মর্যাদা ইসলাম অনেক বড় আকারে দিয়েছে তবে এখানে আবার খেয়াল রাখতে হবে স্বামীর মূল্য স্ত্রীর কাছে অনেক বড় হাদিসে বলা হয়েছে এই জন্য মা বোনদের আর একটা দায়িত্ব আছে স্বামীর কথা মতো চলা খ্রিস্টান জগৎ এখন শিখাচ্ছে পুরের ঘরে থাকবো না স্বামীর কথা মানব না দেহ আমার সিদ্ধান্ত আমার চারটা বিয়া পুরুষ করতে পারলে নারী কেন করতে পারবে না আর বেটা পুরুষ যদি চারটা মেয়ে লোক বিয়ে করে চারটা সন্তান জন্ম দেয় চারটা সন্তানের বাপ কে হবে একটা পুরুষ হবে ঠিক আছে কিনা কিন্তু নারী যদি চারটা পুরুষের সঙ্গে মিলে এরপরে তার একটা সন্তান হয় এই চারটে পুরুষের সন্তানটা কার হবে পার্থক্য করা যাবে <laughs> আমার ভাইয়েরা বলতেছিলাম যে আমি অনেক দূরে চলে গেছি বলছিলাম ইয়া কানা বুধু নামাজে দাঁড়িয়ে বলছি ইয়া কানা বধু আমরা তোমারই কেবল গোলামি করি গোলামি করি কার কিন্তু আল্লাহ তারা পর্দার হুকুম দিলেন তা মানতে রাজি না আল্লাহ রব্বুল আলমিন সম্পত্তি বন্টন করে দিলেন তা মানতে রাজি না সব জায়গায় ভুল দেওয়া হচ্ছে আল্লাহর হুকুমকে অমান্য করা হচ্ছে তাহলে ইয়া কানা বধু ঠিক আছে হ্যাঁ। মুসলমান থাকবে শয়তানের কি অপরাধ ছিল কি শয়তানেও একটা অন্যায় করেছে এই অন্যায় করার কারণে কিন্তু কাফের হয় নাই বিষয়টা খেয়াল করেন আদমকে আল্লাহ তালা বললেন তুমি এই গাছের কাছে ওজন এই ফল খেও না আদম খেয়ে ফেললো আদম কাফের হয়েছে ইবলিসকেও বললেন আদমকে দা করো দুইজনকে আল্লাহ তালা হুকুম দিলেন দুইটা একটাও রক্ষা করতে পারে নাই আদম সেই গাছের ফল খেয়ে ফেললো আল্লাহ তালা জিজ্ঞেস করলেন হে আদম তোমাকে আমি হুকুম করলাম এই গাছের কাছেও যাবে না কেন গেলা আদম কোন যুক্তি বেশ করেন নাই সঙ্গে সঙ্গে বললেন রব্বানা বললাম না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ورب العالمين ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি তোমার হুকুম রক্ষা করতে পারি নাই তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার প্রতি দয়া না করো আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি পথভ্রষ্ট হয়ে যাব আল্লাহ তারা ক্ষমা করেছেন কিনা তাহলে বোঝা গেল আল্লাহর হুকুমটা পালন করতে পারে নাই সেজন্য কি হয় নাই কাফের হয় নাই ঠিক আদম ইবলিসও সেই কাজ করল ইবলিসকে আল্লাহ রাব্বুল আলম হুকুম দিলেন আদমকে সেজদা করো ইবলিস সেজদা করলো না অন্যায় করে ফেললো আল্লাহ বলেন ইবলিস তোরে হুকুম করলাম আদমকে সেজদা করবি কেন সেজদা করবি না ইবলিস যদি আদমের মতো বলতো যে আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ মাফ করতেন কিনা কিন্তু ইবলিস তা বলে নাই এই কারণে কাপের সামনে কি বলতে দেখেন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 আলামিন ইবলিস যখন যুক্তি পেশ করলো আল্লাহ তারা বলে ইবলিস তুমি আর এখানে বেসতে থাকার অধিকার নাই বের হও তাড়াতাড়ি ইবলিসকে বের করে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমের সামনে যখন চ্যালেঞ্জ করলো ভুল এখানেই করলো আদমকে শ্রেষ্ঠা করতে বলল না পিঁপড়াকে শ্রেষ্ঠা করতে বলল তা দেখার বিষয় না বিষয়টা হচ্ছে হুকুমটা করেছেন কে তার হুকুম আল্লাহ তারা হুকুম করেছেন যদি একটা পিঁপড়াকে শ্রেষ্ঠা করতে বলতেন তাহলে পিঁপড়াকে শ্রেষ্ঠা করাও কি ছিল ফরজ ছিল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইয়ের একটা গোলাম ছিল দাস ছিল আয়াজ নাম অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান বড় বড় গুরুত্বপূর্ণ পরামর্শে তাকে রাখত মন্ত্রীদের কাছে বিষয়টা আপত্তিকর হল মন্ত্রীরা কানাঘুষা আরম্ভ করল একটা গোলামকে আমাদের সঙ্গে বসায় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ কানে আওয়াজটা চলে গেল তিনি একদিন একটা ভালো খাওয়ার আয়োজন করল দামি দামি পেয়ালায় নাস্তা দিল আর বলল নাস্তা খাওয়ার পরে আছার দিয়ে পেয়ালাটা ভেঙ্গে ফেলতে হবে হিরকের পেয়ালা জওহার প্রবল পাথর দিয়ে তৈরি করা পেয়ালা মন্ত্রীরা নাস্তা নাস্তা খেয়ে দেখে যে কি সুন্দর পেয়ালা দামি পেয়ালা এক একটা পেয়ালা দামে এক এক লক্ষ টাকা হবে কেউ ভাঙল না আয়াস খাওয়া দাওয়া শেষ হলো এক আসার মেরে গুড়ি গুড়ি করে ফেলছে এবারে বাদশাহ মন্ত্রীদেরকে জিজ্ঞেস করলো ব্যাপার কি আপনাদের হুকুম ছিল খাওয়ার পরে এটাকে ভেঙ্গে ফেলতে হবে কেন ভাঙ্গেন নাই মন্ত্রী বলল বাদশাহ জাহাপনা এত দামি পেয়ালাটা ভেঙ্গে ফেলবো এবারে আয়াজকে বলল এই বেটা গোলামের বাচ্চা গোলাম পেয়ালাটা ভাঙলি কেন জানোয়ার দাম কত দেখো নাই মন্ত্রী ভাঙ্গে নাই আয়াত বলল আমি যদিও গোলাম কিন্তু আমি তো সাধারণ কোন জায়গার গোলাম আমি রাজ দরবারের গোলাম এই পেয়ালার মূল্য সম্পর্কে আমার ধারণাও আছে আমিও জানি এই পেয়ালার মূল্য কত তাহলে কেন ভাঙলি হা কেন ভাঙলাম সেটা শুনুন আমি লক্ষ্য করেছি বাদশার হুকুম ছিল পেয়ালাকে ভেঙ্গে ফেলা আমি যদি হুকুম পালন না করি পেয়ালা না ভাঙ্গি একটা লক্ষ টাকার পেয়ালা রক্ষা পেল কিন্তু আমার বাদশার হুকুমটা ভেঙ্গে গেল হুকুমটা পালন করা হলো না আর যদি পেয়ালাটা ভেঙ্গে ফেলে দেয় লক্ষ টাকা দামের একটা পেয়ালা ভেঙ্গে চুরমার হয়ে গেল কিন্তু আমার বাদশার হুকুমটা অক্ষত থাকলো হুকুম পালন করা হলো আমি আয়াদের কাছে এরকম লক্ষ লক্ষ পেয়ালা ভেঙ্গে চুরমার করে দেওয়া সহজ কিন্তু আমার বাদশার একটা হুকুমকে পালন করা সম্ভব বাংলার সম্ভব না পরিষ্কার হয়ে গেল ইবলিস ভুল করেছে কোথায় আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করে অমান্য করে তার হুকুমটা করেছেন কে আদমকে চেষ্টা করতে বলল মাটিকে মাটির গতি নিম্নে এইসব যুক্তি দরকার নাই হুকুমটা করেছেন কে আল্লাহ যখন হুকুম করেছেন আদমকে কেন একটা পিঁপড়াকে চেষ্টা করতে বললেও তাও ফরজ ছিল যেহেতু হুকুমটা কার বোঝা গেল আল্লাহ তালা যত হুকুম করেছেন সব মানব না অর্ধেক মানব ইয়া কানা বুধু আমরা সব জায়গায় তোমার গোলামি করব আমরা সব জায়গায় গোলামি করব কার এটার নাম হচ্ছে ইসলামে পূর্ণ দাখিল হওয়া আপনার বাড়ি একজন মেহমান গেল দরজার ভিতরে গিয়ে অর্ধেক ভিতরে ঢুকাই দিয়ে অর্ধেক বাইরে আপনি কি বলবেন এই বেটা বেহুদা হয়তো ভিতরে ঢুকলে ভাগ এখান থেকে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন অনুখুলু ফিসেলমে ও মুসলমানরা যারা আশাহাদু আল্লাহ ইলাহা বলে ইসলামে প্রবেশ করেছ যারা ইয়াকা না আবুদু বলে আল্লাহর গুলামীকে স্বীকার করে নিয়েছ তোমাদের কাজ হল উদুখুলু কাফা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমরা মসজিদে বসে আল্লাহর হুকুম পালন করবে আর ইয়া কানা বুধু বলবে আর রাষ্ট্র থেকে আল্লাহকে নির্বাসনে পাঠাবে মুসলমান থাকবে তাহলে কেমন মুসলমান আল্লাহর হুকুম কোথাও চলে না সব জায়গা থেকে আল্লাহ হুকুম পরিবর্তন করে দিয়েছি আবার দাবি করে ইয়া কানা বুধু সোরা আয় যারা নামাজ ঠিক মতো কম কমপক্ষে ফরজ আর সুন্নতে মোয়াক্কাদা যদি পড়ে বত্রিশ বার পড়া হয় কবে পড়া হয় শুধু ফরজ পড়লেও সতেরো বার কয়বার কমপক্ষে সতেরো বার এই সুরাটা পড়া হয় দৈনিক কয়বার ইয়া কানা বুধু কি বলো একটু চিন্তা করে দেখো ইয়া কানা বুধু আমি কেবল তোমারই গোলামি করি আর কারো গোলামি করি না এবারে আল্লাহ তারা বলেন তুমি আমার গোলাম বলো তুমি কি চাও বলে আমি তোমার কাছে সাহায্য চাই সাহায্য দাও কার কাছে সন্তান দেওয়ার মালিককে ভাগ্যের পরিবর্তন করার মালিককে দোকানে ব্যবসা বাণিজ্য দেওয়ার মালিককে তোমার কাছে সাহায্য চাই এবারে আল্লাহ তারা বলছেন বান্দা বলো তুমি কি সাহায্য চাও আমি তোমাকে কি সাহায্য করতে পারি এবারে বান্দা বলছে এহদিন মুস্তাকিম এহদিন মুস্তাকিম আমাকে তুমি হেদায়ত দান করো সেরাতে মুস্তাকিমের দিকে সেরাতে মুস্তাকিম সোজা রাস্তা যেই রাস্তা সোজা হয় গন্তব্যস্থল পর্যন্ত সোজা গেছে কোন আঁকাবাঁকা নাই বড় রাস্তা জিজ্ঞেস করার প্রয়োজন নাই প্রশস্ত রাস্তা বড় রাস্তা আঁকাবাঁকা রাস্তা নয় এরকম রাস্তার নাম কি সেরাতে মুস্তাকিম এদিন সেরাতল মুস্তাকিম তোমাকে পাওয়ার জন্য তোমার পর্যন্ত পৌঁছার জন্য যে সোজা রাস্তা রয়েছে আমাকে এই সেরাতে মুস্তাকিমের পথ দেখাও এদিন রাত আল মুস্তাকিম হেদায়ত চাবো কার কাছে না কোনো পীরের গেছে হেদায়ত দেওয়ার মালিককে না কোনো পিসাব এই যে ওরা দাবি করে ভণ্ডপীরদের কথা বলছি ওরা বলে কি আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে আল্লাহ খালি হয়ে গেছে রাসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছে খালি হয়ে রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে মুসলমান না শৈতান মুসলমান না মুশরেক আল্লাহ খালি হয়ে গেছে আল্লাহ খালি হয়ে গেছে আল্লাহ তালা দেওয়ার মালিক দেওয়ার মালিক কে নবীর আবেদন করেছেন কার কাছে ইব্রাহিম আলাহাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাসহীন ও রব্বুল আলমিন আমাকে একটা ন্যাক সন্তান দান করো সন্তান দেওয়ার মালিক কে নবীরা চাইলেন কার কাছে আর আমাদের দেশের একদল মুসলমান চায় কোথায় গিয়ে বাজারে গিয়ে ফিরির কাছে চায় দেওয়ার মানে পিসাদ আল্লাহ কি সুন্দর লিখে রেখেছে আল্লাহ একবার আজমিরে গেলাম একবার জিয়ারত করার জন্য আমরা ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেওয়া ছুটির সময় ঘোরাফেরা করতাম কবরস্থানে গিয়ে আমরা জিয়ারত করতে যাই তো ঢুকতেই পারলাম জুব্বাগাই দিয়ে তারপরে যাই কোনোভাবে ঢুকলাম কবরে লেখা আছে আসমান হায় তেরা ইয়ে জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমেরি জোরে বলে নাওজবিল্লাহ অর্থ বোঝেন না বুঝছি লেখা আছে আসমান হায় তেরা এই আসমানের মালিক তুমি জমিনের মালিক তুমি আসমান হায় তেরা ইয়ে জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি আসমানের মালিককে না খাজা বাবা জমিনের মালিককে জেলের মকসুদ পূরণ করা মালিককে আর ওখানে লেখা আছে কে এই জন্য এই দেশের মাজার গুলো আছে মাজার বলতে গেলে আর এক ঝামেলা মাজার এই কবর পূজারীদের এই কাজগুলো আল্লাহর রসুল এত কঠোর ভাবে নিষেধ করেছেন আল্লাহর নবী মৃত্যুর তিন দিন আগে কয়দিন আগে খুব ভালো করে শুনুন বোকারি মুসলিম সহ আদিসের সহি কিতাবগুলোতে আছে আল্লাহর নবী মৃত্যুর মাত্র তিন দিন আগে বলেছেন আল্লাহ তারা এহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন লানত করুন গজব দিন অভিশাপ দিন লানত কারণ কি এত্তাখাজু কবুর আম্বিয়াহিম ওয়াসালিহিম মাসাজিদ ওরা ওদের নবী ওদের সালে বুজুর্গ পীর বুজুর্গদের কবরগুলোকে শেষদারের স্থান বানাত এই জন্য আল্লাহ নবী লানত দিলেন আর বললেন আমার সাহাবিরা খবরদার আমার উম্মতরা খবরদার আমার মৃত্যুর পরে যেন আমার কবরকে পূজার স্থান বানানো না হয় শেষদার স্থান বানানো না হয় এজন্য আল্লাহ নবীর কবরে কেউ শ্রেষ্ঠা করতে পারে টাকা পয়সা দিতে পারে মক্কায় চলে যান আল্লাহ নবীর যুগ থেকে এখন পর্যন্ত একটা কবরস্থান রয়েছে এখনো দৈনিক বিশটা পঁচিশটা লাশ দখন করা হয় আমি নিজে দেখেছি প্রত্যেকটা নামাজের টাইমে জানাজা হয় জানাজার পরে ওইখানে গিয়ে লাশ দাপন করে জান্নাতুল মোহাল্লা মক্কার কবরস্থান এই কবরস্থানে শুয়ে আছেন আল্লাহর নবীর প্রথমা স্ত্রী মা ফাতেমার মা আল্লাহ নবীর একটা সন্তান ছাড়া সমস্ত সন্তানের মা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা সাহাবি আল্লাহ নবীর থেকে সর্বপ্রথম যেই মহিলা ইসলামের দাওয়াত পেয়েছে সর্বপ্রথম যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে আল্লাহর নবীর জন্য যিনি যান মাল সব উৎসর্গ করেছেন সেই মহিলার নাম কি খাদিজাতুল কুবরা রবি এই খাদিজার কবর রয়েছে মক্কার জান্নাতুল মোয়াল্লা নামক কবরের স্থানে ভাইরা আমার চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরে কোনো বিল্ডিং নাই কোন চাদর নাই কোন সাইনবোর্ড নাই কোন টাকা নাই পয়সা নাই বড় বড় মোমবাতি নাই এক হাত মোমবাতি এই মোটা মোমবাতি জ্বালায় কোথায় জান্না মাজারগুলোতে আবার যদি মদিনায় চলে যাও আল্লাহর নবীর কবর জারত করে বের হলে সামনে গেলে বিশাল কবরস্থান নজরে পড়বে এই কবরস্থানের নাম জান্নাতুল বাকি কম পক্ষে দশ হাজার সাহাবাই কবর রয়েছে এখানে আল্লাহর নবীর মেয়েদের কবর এখানে রয়েছে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি আল্লাহর নবীর দুইটা পরপর দুইটা মেয়ে বিয়ে করেছেন যেই সাহাবি যে নূর আইন বলা হয় যাকে মুসলমানদের তৃতীয় খলিফা জামিয়াউল কোরআন ওসমান গনি রাজি আল্লাহ তার আনহু এই কবরস্থানে শুয়ে আছেন যান গিয়ে দেখেন ওই গোটা কবরস্থানে একটা কবরের উপর কোন বিল্ডিং আছে কিনা পাকা বিল্ডিং আছে কিনা গম্বুজ আছে কিনা চাদর আছে কিনা সাইনবোর্ড আছে কিনা টাকা পয়সা আছে কিনা কিচ্ছু নাই আপনি যদি আবার অহুদ পাহাড়ের কাছে চলে যান মাস্তিদের নবীর থেকে সোজা উত্তর দিকে তিন মাইল দূরে পাহাড় দেখা যায় এই পাহাড়ের নাম হচ্ছে অহুদ পাহাড় এইখানে যুদ্ধ হয়েছিল অহুদের যুদ্ধ আল্লাহর নবীর দান দান মোবারক শহীদ হয়েছিল এই যুদ্ধে আল্লাহর নবীর আপন চাচা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি সমস্ত শহীদদের সর্দার সৈয়দ সোয়াদা হামজা রাজিয়াল্লাহ তালানহু এখানে কবরস্থ হয়েছেন এখানেই শহীদ হলেন ওই কবরস্থানেরও চারদিক থেকে দেওয়াল দেওয়া রয়েছে একটা কবরের উপরে কোন বিল্ডিং নাই কোন চাদর নাই কোন টাকা নাই পয়সা নাই আগরবাতি মোমবাতি নাই কেন সাহাবিদের কবরে দেওয়ার কোন লোক নাই সেজন্য আমি বলি মুসলমান ভালো করে শুনে রাখো কবরের চাদর দেওয়ার টাকা পয়সা দেওয়া ভালো কাজ হলে ইসলামে অনুমতি থাকলে আল্লাহর নবীর সাহাবিদের কবরে আল্লাহর নবীর স্ত্রীদের কবরে মানুষ সুতার চাদর নয় মানুষ তার কলিজার ছেড়ে তা দিয়ে চাদর তৈরি করে অথবা চামড়া খুলে তা দিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে ঠিক কিনা দিচ্ছেন না কি জন্য আল্লাহ রসুল গজবের দোয়া করেছেন লানত দিয়েছেন সেজন্য আল্লাহর নবীজরা লানত দিলেন সেইটা যারা করে তারা নবীর আসে না শয়তানের আসে আল্লাহর অলি না শয়তানের অলি আমি কবরওয়ালাদেরকে বলছি না আবার ওনারা দুনিয়া থেকে চলে গেছেন হাজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই খাজা ময়ুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই ওনারা অনেক বড় বড় কাজ করে গেছে ওনারা বলে যান না যে আমাদের মাজার এগুলো করো আমি বলছি যারা মাজার তৈরি করেছে এদেরকে ভুল ব্যাখ্যা দিল কেউ না দেয় খবরদার আমার ভাইয়েরা আল্লাহর নবীর সাহাবিদের কবরে চাদর নাই টাকা নাই মোমবাতি আগরবাতি নাই ও আমার মা বোনেরা ভালো করে শুনে রাখো মেয়ে লোকেরা বড় দুর্বল বিপদে পড়লেই মাদারে দৌড়ায় আমি দেখেছি অনেক মেয়ে লোকেরা গরিব জীবনে হয়তো গোস্ত কিনে খেয়েছে কিনা মনে হয় না কিন্তু মাজারে গিয়ে ওই যে কচ্ছপ আছে চিটাগাঙ্গে কচ্ছপ আবার খানজাহানিতে কি কুমির আবার সিলেট গেলে কি গজার মাছ কি অবস্থা এক একটা এক এক কারবার গজার মাছে কচ্চ করে কুমিরেকে গোস্ত কিনে খাওয়ায় ও মুসলমান কয় যে মকসুদ পূরণ হয়ে যায় মকসুদ পূরণ করা মালিককে এই শিরিক আর বেদাতে জর্জরিত আছে আমার দেশের মানুষ আবার কবরে গিয়ে শেষ দাও করে ও মুসলমান খুব ভালো করে চিন্তা করে দেখো আল্লাহ রব্বুল আলমিন যত নামাজ ফরজ করেছেন সব নামাজে রুকু চেষ্টা করা ফরজ করে দিয়েছেন ফজরের নামাজ পড়ো রুকু চেষ্টা করা ফরজ জহরের নামাজ পড়ো রুকু চেষ্টা করা ফরজ জুমার নামাজ পড়ো রুকু চেষ্টা করা ফরজ ঈদের নামাজ পড়ো রুকু চেষ্টা করা ফরজ কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না শ্রদ্ধাও করতে পারবি না ঠিক কিনা জানাজার নামাজ বুজুর্গের হইলে বোধহয় রুকু শ্রদ্ধা করা যাবে না তাও করা যাবে না খালি বুজুর্গের না জানাজার নামাজ বাবা আদমের যদি হয় কেন তার জানাজাতে রুকু করা যাবে না জানাজার নামাজ ইব্রাহিম আলাইহিসালামের হলেও রুকু সেদ্ধার করা যাবে না জানাজার নামাজ করতে পারবি না নামাজ আব্দুল কাদের জিরানি হোক না কেন রুকু চিন্তা করতে পারবি না জানাজার নামাজ খাজা ময়ুদ্দিন চিস্তির হোক না কেন রুকু চিন্তা করতে পারবি না জানাজার নামাজ শাহজালাল রাহমাহুল্লাহ তার হোক না কেন রুকু চিন্তা করতে পারবি না কারণটা কি সব নামাজে রুকু আর চেষ্টা করা ফরজ জানাজার নামাজে রুকু নাই চেষ্টাও নাই কারণটা কি কারণ শুধু একটাই সব নামাজে তোর সামনে কোন গায়রুল্লাহ নাই আল্লাহ ছাড়া কারো লাশ নাই জানাজার নামাজে একটা লাশ আছে লাশ আছে সেজন্য আল্লাহ রাব্বুর আলমিন এত সতর্কতা অবলম্বন করেছেন কেউ যদি বলতে না পারে এই তো বুজুর্গকে সম্মান করা হচ্ছে তাজ সেজদা করা হচ্ছে বিভ্রান্ত করবে ধোকা দিবে আল্লাহ রাব্বুল আলমী সেজন্য জানাজার নামাজের থেকে নিজের রুকু সেজদা পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন বাতিল করে দিয়েছেন জয় চিৎকার আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন জানাজার নামাজের রুকু সেজদা বাতিল করলেন যাতে গোমরা করতে না পারে এরপরেও ওই কবর পূজারী ভণ্ড কবর পুরাদি মুশ্রেক এই লোকগুলো মানুষকে শিখায় যে কবরে গিয়ে চেষ্টা করো কবরে প্রার্থনা করো কবরে চেষ্টা করা যায় না হারাম কবরে মান্যত করা যায় না হারাম কবর নামে জবাই করা যায় না হারাম কবরের টাকা পয়সা দেওয়া যায় না হারাম কবরে মোমবাতি দেওয়া যায় না হারাম এই হারাম কেউ করবে সবাই তবা করে মা বোনদেরকে বিশেষ করে বলছি খবরদার কোন বাজারে আপনারা এগুলো করতে যাবে না মাজার জেয়ারত করা যায় কিন্তু মাজারে টাকা পয়সা দেওয়া মান্য করা যায় না হারাম কোন কিচ্ছু দরকার নাই আমি বলেছিলাম তিনটা প্রশ্ন যে করা হবে কবরে তিনটা প্রশ্নের উত্তর যদি কোনো ব্যক্তি ঠিক মতো দিতে পারে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যায় আনসাদা কাপ আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে আল্লাহ তারা বলেন আমার ফেরত তারা শুনে রাখো আমার এই ন্যাক বান্দা সঠিক উত্তর দিয়েছে ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওর গায়ে জান্নাতের পোশাক পরিধান করাইয়ে দাও এবং কবরের সঙ্গে ওর জান্নাতের সুরঙ্গ করে দাও তার কবরটাকে দৃষ্টির সীমা যে পর্যন্ত যায় সে পর্যন্ত প্রশস্ত করে দেওয়া যাবে বলেছিল উপরে চাদরের দরকার আছে পক্ষান্তরে যদি কবরে উত্তর ঠিক মতো না দিতে পারে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয় আনকা দাবা লোকটা মিথ্যা বলেছে বাপরে তো সুহমিনান্নার ওর কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও আল বিশ্ব হমিনান্নার ওর কবরে জাহান নামের পোশাক পরিধান করাইয়ে দাও অত্যাহু বাবা মিলান্নার এবং জাহান নামের সঙ্গে ওর কবরটাকে সুরঙ্গ করে দাও এরপরে কবরটাকে চাপ দেওয়া দিতে বলা হয় দুই পাশ থেকে কবর এমন সংকীর্ণ হয়ে যায় আল্লাহ রাসুলাম হাত দিয়ে দেখিয়েছেন এক হাতের আঙ্গুল আর এক হাতের ভিতরে যখন ঢুকে যায় এরকম পাথরের হাড্ডিগুলো এক পাশ থেকে আর এক পাশে ঢুকে যায় উপরে চাদর দিলে কাজ হবে চাদর দেওয়ার মালিককে যদি সত্যিকার ন্যাক বান্ধা হয় কবরে চাদর এমনি পাওয়া যাবে আর যদি কবরে ন্যাক বান্ধা না হয় চাদর দিলে কাজ চলবে <coughs> আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন মুসলিম জাতি ইয়া কানা আবুদু বা ইয়া কানা তাইন বলে প্রার্থনা করবো কার কাছে সাহায্য দাও কার কাছে না কোনো মানুষের কাছে সাহায্য করা মালিককে কোন মানুষের ক্ষমতা আছে আল্লাহর নবী সারা জীবন যে চাচা নবীর খ্যাতমত করেছে আবু তালেব <coughs> এই আবু তালেব যখন ইসলাম গ্রহণ করে না এরকম কথা বলে আর বেশিক্ষণ আগমন করেন আরেকটা মাহফিল এখানে আছে কবে যেন এটা আঠাশ তারিখ মঙ্গলবার আগামী মঙ্গলবার এই জন্য আপনাদের বেশি কষ্ট দেবেন আজকে এজন্য ধৈর্য হারা না হই আর বেশি লম্বা সময় হবে না ওই দিন ইনশাল্লাহ বাকি আলোচনা করা হবে ওদিন আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ আজকে আমারও নিজ বলা বসে গেছে শুক্রবারে তিন চারটে প্রোগ্রাম দিনই করেছি জুমা পড়ানো হয় জুমার পরে আবার লেকচার হয় কাজে নিজেও ক্লান্ত আছি তারপরেও যেহেতু আপনাদের ভালোবাসা মহাব্বত আছে এজন্য দিনের কিছু কথা বলা অত্যন্ত জরুরি সেগুলো বলছিলাম যাই হোক এতগুলো প্রশ্ন পড়তেও সময় লাগবে আর সেটাই হোক বলতেছিলাম যে বিষয়টা আল্লাহ সুবাহ শরীয়তটাকে এত সুন্দর পরিষ্কার করে দিয়েছেন এর মধ্যে ধোকা দেওয়ার কোন সুযোগ নেই তবে কোরআন পড়তে হবে এই জন্য বলা হয়েছে বলছিলাম যে হেদায়ত দেওয়ার মালিকও কি হেদায়ত চাও কার কাছে দুনিয়ার কোন মানুষের হেদায়ত দেওয়ার ক্ষমতা আছে আল্লাহর নবী সাল্লামের চাচা আবু তালেব সারা জীবন নবীর পক্ষে কাজ করেছে দুনিয়ার সব মানুষ যখন আল্লাহর নবীকে বয়কট করেছে আবু তালেব তখন সঙ্গ দিয়েছে মক্কার কুফাররা যখন আবু তালেবের কাছে আসলো তোমার ভাতিটাকে আমাদের ধর্মের ব্যাপারে কিছু বলতে বারণ করো লাইলা ইন্দাল্লাহ দাওয়াত দিতে বন্ধ করতে বলো নতুবা কিন্তু আমরা শেষ করে দিব যদি সে দুনিয়ার নেতৃত্ব চায় তাহলে আসো নেতৃত্বের মুকুর তার মাথায় পড়িয়ে দিব যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় গোটা আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দিয়ে দিব আর যদি ব্যবসায়ী হতে চায় তাহলে মক্কার বড় ব্যবসায়ী তাকে বানিয়ে দেওয়া হবে কি চায় সব দেওয়া হবে খালি একটা জিনিস লাইলাহিল্লাহর দাওয়াত দেওয়া যাবে না আবু তাহলে আল্লাহর নবীর কাছে গিয়ে আবেদন করল যে মোহাম্মদ সাল্লাম মক্কার নেতারা তোমার কাছে আবেদন করছে তুমি যা চাও তাই যা হবে খালি লাই রাহিল্লাহ দাওয়াতটা বন্ধ রাখো আল্লাহর নবী আবু তালেবকে পরিষ্কার জানিয়ে দিলেন চাচা ওরা দুনিয়ার নেতৃত্ব নয় আত্মানের সূর্য যদি এক হাতে তুলে দেয় আর আত্মানের চন্দ্র আমার আর এক হাতে তুলে দেয় আমি মুহূর্তকালের জন্য এক মুহূর্তের জন্য কালেমাতুর শাহাদা লাইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করতে পারব না আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিলেন আমি দাওয়াত দেই আল্লাহর পক্ষে কার পক্ষে আমি ওদের শেরিকের বিরুদ্ধে কথা বলি ওদের কুসংস্কারের বিরুদ্ধে কথা বলি ওদের ধর্ম কোন ধর্ম নয় দেব দেবীর পূজা কোন ধর্ম নয় মুসলিম শিরিক কাজ করছে আল্লাহ নবী যখন পরিষ্কার জানিয়ে দিলেন আবু তালেব বুঝতে পারলেন মানে হচ্ছে মক্কার নেতারা তার বিরুদ্ধে লেগে যাবে এবারে আবু তালেব নবীকে জানিয়ে দিল আবু তালেব নবীকে বলল ভাতিজাকে জানিয়ে দিল যে আমি জানি তুমি যে দাওয়াত পেশ করছো সত্য ধর্ম তোমার দিন হচ্ছে এই পৃথিবীর একমাত্র ধর্ম সত্য ধর্ম বাকি সব বাতিল ধর্ম আমি যদি আমার জাতি আমাকে গালিগালাজ করবে আমাকে মন্দ বলবে এই ভয় না করতাম তাহলে আমি তোমার এই দাওয়াত কবুল করতাম যাও তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও কে বলছে খুব খেয়াল করে আবু তালেব আবু তালেব বলল অন্য তুমি তোমার কাজ চালিয়ে যাও তোমার দাওয়াত চালিয়ে যাও জেনে রাখো আমি আবু তালেবের দেহের সঙ্গে চান থাকা পর্যন্ত কোন ব্যক্তি তোমার কোন ক্ষতি করতে পারবে না কে বলল আবু তালে তার কথা ঠিক রেখেছে মৃত্যু পর্যন্ত আল্লাহ নবীর সঙ্গী ছিল পক্ষে ছিল কিন্তু লাই হাইল্লাহ বলে ইসলাম কবুল করে নাই ইসলামে প্রবেশ করে নাই মৃত্যুর সময় আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন বলেন চাচা তুমি সারা জীবন আমার পক্ষে কাজ করেছ সারা জীবন তুমি আমার সাহায্য করেছ আমার জন্য তিন বছর পর্যন্ত অবরুদ্ধ রয়েছ আজকে তুমি খালি বলো লাই আসফা আশফা আলাকা আমি তোমার জন্য সুপারিশ করার চেষ্টা করব খালি লাল্লাহ বলো এইটা না বললে তোমার সারা জীবনের মেহরাত বরবাদ হবে সব কিছু শূন্য সব কিছু জিরো একজনের শূন্য লেখতে শূন্য শূন্য শূন্য লেখতে লেখতে একেবারে গোটা দুনিয়া ভরাই ফেললো কোন মূল্য আছে কিন্তু এবার একটা এক লেখলো এক লেখে তারপরে একটা শূন্য দিল কত হবে এক শূন্যের মূল্য কত হয়ে গেছে আর এক শূন্য লাগাও কত হবে আর আট শূন্য লাগাও কত হবে এবারে যত শূন্য বাড়বে একের মূল্য তত বাড়বে ঠিক কিনা ঠিক লাই লাহাইল্লাহ হচ্ছে এক লাই লাহাইল্লাহ কি হ্যাঁ। লাইলাহা কুলিলাহ নাই সব পার ইল্লাল্লাহ ইল্লা ইল্লা ইল্লাকে যে আপনারা বলেন মাঝে মধ্যে আল্লাহ তো আছে ইল্লাও আছে ইল্লা নাই তো কি তা বলেন নাই আমার একটা ইল্লা করতে এগুলো বর্জন করবে লাইলাহা বলে সব বর্জন করে এক আল্লাহকে গ্রহণ করলাম যদি লাইলাহার সাক্ষী না দাও সারা জীবন তুমি আমার সাহায্য করেছো কোনো কাজে আসবে না তোমার কোনো উপকার আমি করতে পারবো না আল্লাহর নবী আবু তালেবকে দাওয়াত দিচ্ছেন আবু তালেব গ্রহণ করার জন্য একটু নরম হয়েছিল কিন্তু আবু জাহেদ আবু লাহাব ওপা সাইবা মক্কার লিডাররা সব তার পাশে বসা শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করবা বিধরী হয়ে মরবা ভাইয়েরা আবু তালেব শেষ পর্যন্ত সেই আগের ধর্মের উপরে বাপ দাদার ধর্মের উপরে থেকে মরল আল্লাহর নবী তারপরেও দোয়া করতে লাগলেন আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষিদ্ধ না করা হবে আমার ভাইয়েরা সুরে কসাসের আয়াত নাজিল হয়ে গেল খুব চিন্তা করার বিষয় আল্লাহর নবীকে আল্লাহ তারা কি বলে ধমক দিচ্ছেন বলেন শুনুন আল্লাহ তারা বলছেন হে নবী আপনি যাকে ইচ্ছে করেন আপনি যাকে ভালোবাসেন আপনার চাচা আপনার ভাতিজা আপনার আত্মীয় আপনার আপনজন আপনি যাকে চাইবেন তাকে হেদায়ত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই বরং আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দান করেন হেদায়ত দেওয়ার মালিককে আল্লাহর নবীও হেদায়ত দেওয়ার মালিক নন পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী যখন হেদায়ত দেওয়ার মালিক না এরপরে যদি কোন পীর বলে সে হেদায়ত দিয়ে দেয় তরাইয়া নিয়ে যায় পার করে নিয়ে যায় সব কিছু দেয় দেয় দেয় সব দেয় দেওয়ার মালিক বলে দাবি করে সে ব্যক্তি পীর না শয়তান আল্লাহর অলি না শয়তানের অলি অলি ঠিকই আছে অলি কয় প্রকার কোরআনে আছে আউলিয়া ও শৈতান কি আছে আউলিয়া দুই রকম রকম এক হচ্ছে আউলিয়া আল্লাহ আল্লাহর অলি আরেকটা হচ্ছে কি আউলিয়া ও শয়তান শয়তানের অলি যারা মানুষকে তরাইয়া দিবে পার করে নেবে এই ঠিকাদারি নেয় দেশের টিকিট দেয় বা ব্যবসা বাণিজ্য উন্নতি করে দিবে সন্তান দেওয়ার দাবি করে মকসুদ পূরণ করার দাবি করে আল্লাহকে খালি মনে করে এগুলো যদি অলি হয় তাই কার অলি নাকি আল্লাহর অলি তবা করতে হবে আকিটা পরিষ্কার রাখতে হবে আগে এক ঠিক করে আগে এক তারপরে তারপরে টুপি মাথায় দাও দাঁড়িয়ে রাখো নামাজ পড়ো সব মূল্য আছে শূন্য পারবে আর যদি তাও হিট ক্লিয়ার না থাকে আকিদা যদি ক্লিয়ার না থাকে তোমার কিছুই গ্রহণযোগ্য হবে না ইয়া নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন দেওয়ার মালিককে হেদায়েত চাবো কার কাছে এরপরে বলা হচ্ছে এই সমস্ত লোকদের পথে চালাও এহদিন মুস্তাকিম কাদের পথে চালাও ন্যাক লোকদের পথে চালাও আর আমতা আলাই হিমদের পথে চালাও যাদের তুমি নিয়ামত দান করেছ নবীদের রাস্তায় চালাও নবীদের পথে চলতে বলা হয়েছে সেরাতাল্লাদিন এহুদিদের রাস্তায় না খ্রিস্টানদের রাস্তায় না মাগদুব মানে জাতির উপরে গজব দেওয়া হয়েছে আল্লাহর গজব জাতির উপরে পড়েছে এহুদিদের সম্পর্কে বলা হয়েছে বল্লিন বলতে পথভ্রষ্ট গোমরা এহুদি খ্রিস্টানদের কথা বলা হয়েছে তার মানে হচ্ছে যারা তোমার সোজা রাস্তাতে গুমরা হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে আমাকে ওদের পথে চালাও না কাদের পথে চালাও নবীদের পথে চালাও কাদের পথে আমাদেরকেও সেরাতে কিন্তু চলতে হবে এখন অনেক রাস্তা আছে শয়তানের রাস্তা অনেক তৈরি হয়ে গেছে সোজা রাস্তা কয়টা একটা বক্ররেখা কয়টা বহু আল্লাহ রাস্তা সোজা বাঁকা রাস্তা কার আল্লাহ আল্লাহর দিন যে কত সোজা মেসকাত শরীফ তিরিশ নাম্বার পৃষ্ঠায় একটা হাদিস দেখবেন লেখা আছে আল্লাহর নবী একটা সোজা দাগ টানলেন দাগ সোজা একটা দাগ দিলেন এরপরে ওই দাগের আশপাশে দাগ দিলেন আরো কতগুলো আঁকা বাঁকা দাগ দিলেন এরপরে মাঝখানে তাকে হাত রাখলেন আর বললেন হাদা সিরাতি মুস্তাকিম হাদা সাবিরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা এটা কার রাস্তা ওয়াহাদি সুবুলু আর ওই যে ডান দিকে বাম দিকে যে রাস্তাগুলো সুবুলুর শায়াতিন এইগুলো শয়তানের রাস্তা কার রাস্তা এই কথাটা শুনলে আমার কাছে কঠিন মনে হবে কিন্তু হাদিস এটা কি একটা শব্দ আমার না আল্লাহ নবীর হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال قط رسول الله صلى الله عليه وسلم قطا مستقيما আল্লাহর নবী একদিন একটা সোজা দাগ টানলেন সোজা দাগ এরপরে মাঝখানে ওই সোজা দাগের পাশে আবার ডান দিকে বাম দিকে কতগুলো দাগ দিলেন এরপরে মাঝখানে তাকে হাত রাখলেন বললেন হাদা সাবিরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা এরপরে কোরআনের আয়াত পেশ করলেন আল্লাহ তারা বলছেন আমার রাস্তা হচ্ছে সোজা রাস্তা তোমরা এই সোজা রাস্তার অনুসরণ করো এরপরে ডানবামের রাস্তা দিকে ইঙ্গিত করে বললেন এই কতগুলো রাস্তা সুপুর শয়াতিন এগুলো শয়তানের রাস্তা আর আলাকুল্ল মিনহা শৈতান ওই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে কি বসে আছে যখন কোন ব্যক্তি সেরাতে মোস্তাকিমে চলতে চায় তখন শয়তান কয় এই রাস্তায় চলো ওই রাস্তায় চলো এইভাবে শয়তান ধোকা দেয় শয়তান বিপদগামী করে আল্লাহর রাস্তা সোজা শয়তানের রাস্তা কি বাঁকা আসছে মুস্তাকিম সোজা রাস্তায় চলবো না বাঁকা রাস্তায় চলবো নামাজে কি আবেদন করছি সোজা রাস্তায় চলার আবেদন করছি কাজী যত দরগা দুর্গা যত খানকা বানকা আছে কোরআনের রাস্তায় ফিরে আসতে হবে বাকি সব দরগা দুর্গাকে বর্জন করতে হবে ঠিক কিনা বাজার গাজার গাইরুল্লাহ দরগা দুর্গা গাইরুল্লাহ পীর মুরিদ ও গায়রুল্লাহ ইমাম সাহ গায়রুল্লাহ নবী রসুলবি গায়রুল্লাহ সব কি আমরা আল্লাহর ইবাদত করি কার ইবাদত করি নবী রসুলকে মান্য করি কাকে হুকুম পালন করতে গিয়ে আল্লাহ তারা বলেছেন হে নবী আপনি আপনার উম্বারদেরকে জানিয়ে দিন যদি তোমার আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও তাহলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো কেন ঘরে ঘরে মিলাদ দিন নবীদের সাবা আপনি আছেন একদম মিলাদ পাঠিয়ে এলাকা আছে নাকি মিলাদ পরে দাঁড়াইয়া বাড়িয়া নবী সালাম আলাইকা পরে ও আমার ভাইয়েরা আমরা নামাজ দুরুৎসরী পরে দাঁড়াইয়া না বৈশাখ বৈশাখ তো নামাজে পড়লেন পয়সা পয়সা এখন তারাই গেলেন কিছু না হাদিস পড়তে হবে আল্লাহ খালি যুক্তি দিয়ে চলবে না কয়ে যে একজন ক্লাসের টিচার আসলে আমার দাঁড়াইয়ে সম্মান করি আল্লাহ নবীকে এসছে ছোট নাকি যুক্তি যুক্তি যেখানে হাদিস করা যুক্তি চলবে প্রথম যুক্তি বলেছিল কে আল্লাহর নবী কি করেছেন দেখো মেসকা শরীফ বাবুল কেয়াম একটা অধ্যায় আছে ওইখানে পরিষ্কার হাদিস আছে আল্লাহর নবীর দশ বছর খাদেম ছিল আনাস রাজি তার আনহু এমন খাদেম যে খাদেম বলেছে আমি আল্লাহর রসুলের দশ বছর খেদমত করেছি খাদান্ত রসুল আল্লাহ সাল্লাম আশারা চিনি না দশ বছর পর্যন্ত আল্লাহ নবীর খেদমত করেছি একদিন আল্লাহ নবী আমাকে বলেন নাই তুমি এই কাজটা কেন করেছো বা কেন করো নাই জয় বলুন আল্লাহ খাদেমও তো সেরকমই ছিল যেমন মাকদম তেমন খাদেম এই খাদেম আনাস রাজি আল্লাহ বলছেন لم يكن شخص احب اليهم من رسول الله صلى الله عليه وسلم এটা একটা ভূমিকা দিলেন যে আল্লাহ নবীর সাহাবিদের কাছে আল্লাহর নবীর চেয়ে আর কেউ বেশি প্রিয় ছিল না তাদের সন্তান স্ত্রী মা বাপ সব কিছুর তুলনায় এমনকি জানের চেয়েও তারা ভালোবাসত কাকে এটা একটা ভূমিকা বেশ করলো কারণ যারা মিলাদ পরে তারা রসুলের আশের দাবি করে না মহাব্বতের দাবি করে সেই জন্য উনি আগেই ভূমিকা দিলেন যে তুমি যত মহাব্বত করো তোমার যে আল্লাহর নবী সাহাবিরা আল্লাহর নবীকে ভালোবাসত বেশি এরপরে বলছেন আল্লাহ নবীর সাহাবিরা যখন নবীকে দেখতেন তখন দাঁড়াইতেন না কি করতেন না কেন দাঁড়াইতেন না কারণ তারা জানত যে আল্লাহর নবী এই কেয়াম করা দাঁড়াইয়ে যাওয়াটাকে পছন্দ করতেন না একটা হাদিস দুই নম্বর হাদিস আনাবি উমামা তারা দিয়ে আল্লাহ তালু কাল قال رسول الله صلى الله عليه وسلم যে ব্যক্তি চায় যে লোকেরা তাকে দাঁড়িয়ে সম্মান করুক তার জন্য দাঁড়াইয়া থাকুক দাঁড়াইয়া সম্মান করুক যে ব্যক্তি মনে মনে খুশি হয় তাকে দাঁড়াইয়া সম্মান করুক সেজন্য তার ঠিকানা জাহান নামে ধারণ করে নেয় বাবুল খেয়াল রাখিস আরো এক হাদিস আল্লাহ নবী সাহ বলছেন এটা আবিষ্কারে বাবুর কেন হাদিসটা আছে একদিন সাহাবাহিক গ্রাম বসে আছেন আল্লাহ নবী লাঠি ভর দিয়ে ওই বসি দিকে আসতে লাগলেন না আল্লাহু আমরা সব দাঁড়িয়ে গেলাম فقال رسول الله صلى الله عليه وسلم لا تقوموا حين رأوني وامر সাহাবীরা যখন তোমরা আমাকে দেখো আমি তোমাদের মধ্যে চালু হয়েছি তোমরা আমাকে দেখে দাঁড়াইও না আজমি লোকেরা অনারূপরা ওদের নেতাদেরকে দাঁড়াইয়া সম্মান করে নেতা আপনি সব দাঁড়াইয়া যায় তোমরা আমাকে দাঁড়াইয়া সম্মান করো না লা তাকুমু তারা একে অপরকে দাঁড়িয়ে সম্মান করে তোমরা আমাকে দাঁড়াইয়ে সম্মান করো না হাদিস শরীফে আল্লাহ নবীর জীবদ্দশায় যেখানে আল্লাহ নবী নিষেধ করেছেন আল্লাহ নবী মৃত্যুর পরে যদি সেই কাজটা কেউ রাসুলের মহাব্বতের নামে করে সে কি রাসুলের আসে না শয়তান আসে রাসুলের মহাব্বত করে না শয়তানের মহাব্বত করে আসল বিষয়টা হচ্ছে আল্লাহর কবি যে দিন নিয়ে আগমন করেছিলেন সেই দিনের বিরোধিতা করে লোকগুলো এই পীরদের বইতে আছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নেই দেখেন না ওদের মরিদ হিন্দু আছে না হিন্দু মরিদ আছে হিন্দু হিন্দু দেওয়ান বার দেওয়ানবাগ যান দার চান আর কুশ যান হিন্দুরা যায় না হিন্দু যায় কেমন কারণ আছে কারণ হচ্ছে এই লোকের ধর্ম হলো পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোন দরকার নাই করে বলে নাওজুল্লাহ আল্লাহ রব্বুল কোরআন কারিমে পরিষ্কার করে দিয়েছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্মের নাম দিনের নাম হচ্ছে কি ইসলাম একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি একমাত্র গ্রহণযোগ্য দিন এরপর অন্য কোন ধর্ম অবলম্বন করবে আগুন এটা কোরআনে আরো স্পষ্ট করা আছে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অন্য কোন মতবাদকে দিন হিসেবে গ্রহণ করলো মিনহু তার কিছুই গ্রহণযোগ্য হবে না অহুয়াফিল আখেরাতে মিনাল খাসিরিন সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে জাহান্নামি হবে আল্লাহ বললেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ যদি গ্রহণ করে সে ব্যক্তি পরকালে মুক্তি পাবে না আর পীর বলল পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নাই অমুসলমান চিৎকার মেরে বলো পীর না শেতান আল্লাহর অলি না শয়তানের অলি না শেখে রাসুল না শেখে শেতান তারে শেতান নিকুনি না মতবালি कैसे नबी कुनीगा मत वाली कर অলি লানত বর অলি আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন আবু তালেব সারা জীবন ন্যাক আমল করেছে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই ইসলাম গ্রহণ না করার কারণে জান্নাতিরা জাহান্নামি কোরআনে পরিষ্কার রয়েছে অল্লাদিন কাফারু আমালুহুম কাফারাবিন মিকিয়াতিন ইয়াহসাবুহুম সামআনু মা হাত্তা ইযা জাহু لم يجده شيئا ووجد الله عنده আল্লাহ তারা বলছেন যারা কাফের তারাও তো ন্যাক আমল করে দান করে সৎকার করে ফেরাত করে আবু তালেব করে কিছু করেছে আল্লাহ বলছেন আল্লাহ কাফারু যারা কাফের তাদের ন্যাক আমল গুলো হচ্ছে মরিচিকার মতো বারুর ময়দানে অত অনতির ঝালাই করে রাস্তায় যদি দুপুরের সময় রোদ্রের সময় তাকান দেখবেন যে পানি ছই ছই করে আল্লাহ তারা বলছেন পিপাসার কাতার লোকটা ওই পানির দিকে দৌড় দিল দৌড় দেওয়ার গিয়ে দেখে পানি নাই আরো সামনে দেখা যায় আরো দৌড়ায় কিছুই পায় না আল্লাহ বলছেন যারা লাই বলে স্থানে প্রবেশ করার ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করার ছাড়া যত এবাদত করুক জেকের করুক প্রিয় অধিফাদায় করুক আল্লাহ বলেন মরিচিকা মরিচিকা পানি ওই নোমায় সে আপ পানির মতো মরিচিকা আসলে কিছুই পাবে না আল্লাহ বলেন কিছু পাবে না আর এখন যদি কোন পি বলে পরকালে পাবে সে ব্যক্তি না শয়তান ওরা স্পষ্ট লঙ্ঘন করেছে ওরা এজন্য মনে রাখতে হবে আল্লাহ নবী উদাহরণ দিলেন আল্লাহ নবীর দরবারে একবার উমর হত্যার নদী আল্লাহ আনহু একটা তাওরাতের খন্ড আনলেন আবু বকর অমর তো সব তো আছে অমর তাওরাতের খন্ড নিয়ে হাজির হলেন এবারে তাওরাতের ব্যাপারে বললেন ইয়া রাসুল আল্লাহি আমরা ইহুদিদের থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনি তোর জীবনে আর খুব মজা লাগে এই বলে তিনি তাওরাতের খন্ড পড়তে আরম্ভ করলেন আল্লাহর নবীর চেহারার দিকে লক্ষ্য করলেন না আল্লাহ নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হো বিষয়টা লক্ষ্য করলেন তিনি বললেন সাকিরাত্রা সাওয়া কিনু অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস এবারে অমর তাকালো দেখলো আল্লাহ নবীর চেহারা রাগে লাল হয়ে আছে অমর তো আবার করলেন তিনি নিজের হাদিস তিনি বললেন আমি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া ওয়া রাসূলা অমর তওবা করলো এবারে শুনুন আল্লাহ নবী কি বলছেন আল্লাহ নবী বলছেন মুসা ওমর তুমি আমার সামনে তাওরাতের খণ্ড পেশ করছো জেনে রাখো এই তাওরাত যে নবী মুসার উপরে নাদল হয়েছিল সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকত ওয়াদরাকা নবুয়তি এবং আমার নবুয়তকাল পেত মা ওয়াসি আহু ইল্লা ইত্তিমাই তাহলে মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না আমার উম্মত আমার উম্মত হওয়া ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করে আমার অনুসরণ করা ছাড়া মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না বলে বলছিল মূসা নবী একজন নবী তাওরাতের মতো কিতাব যার ঘরে নাজিল হয়েছে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন যেই নবী সেই নবীর নাম ধরে বললেন মুসার নবীও যদি আজকে জীবিত থাকত এবং আমার নবু আজকাল পেত মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না আমার উন্মত হওয়া ছাড়া এরপরে আর কোন দলীয় প্রয়োজন আছে এখন যদি কোন পীর বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য দ্বার মুক্ত আছে বিরোধী বাধায় পারলে সবাই পার পেয়ে যাবে এইগুলো পীরা শয়তান এগুলো আমেরিকার দালাল ইনশাল্লাহ আগামী মাহবিলে সেটা আমি প্রমাণ করার চেষ্টা করবো এহদি খ্রিস্টানরা বর্তমানে কিভাবে চক্রান্ত করছে যদি মনে থাকে আমাকে মনে করে যে ওখানে তাহলে ইনশাআল্লাহ এহদি খ্রিস্টান অতীত চক্রান্ত বর্তমান চক্রান্ত এবং এই রোগগুলো তৈরি করছে কি উদ্দেশ্যে এটা সেকুলারিজমকে প্রতিষ্ঠা করার জন্য তারা এগুলো তৈরি করছে একদল কি একদল আর তারাই মুসলমানদের আকিদা নষ্ট করছে ইমান নষ্ট করছে এই লোকগুলো আমি জানি না বড় করে কবরে প্রশ্ন করা হবে না মা দিন ওটা তোমার দিন কি ছিল তোমার উত্তর তুমি কি উত্তর ছিল সেকুলার আমি হদি আমি খ্রিস্টান ফেরত ছাড়ে আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন কবরে প্রশ্ন করার হবে মা দিন ওটা তোমার দিন কি ছিল উত্তর আসলে কি ইসলাম বোঝা করে ইসলাম ছাড়া অন্য কোন উত্তর যদি কেউ দেয় ফেরত তাই এমন করে ভাই পারবে সত্তর ঘর নিচে চলে যাবে আমার কোথায় উঠাবে আমার শত্রু দিয়ে যাবে কবরে চাপ দিলে হাত দিয়ে ঘুরি ঘুরি ফিরে ফেলবে নিজের সাধারণ উত্তর দেয় ফিরে অবস্থাও খারাপ বইয়ের অবস্থাও খারাপ এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আমি সুরায় ফাঁকা থেকে সামান্য কিছু আলোচনা করেছি এই আলোচনাগুলো খেয়াল রাখা সিরিক আর বেদাত দোয়া করবো একমাত্র আল্লাহর কাছে কার কাছে জবাই করবো কার নামে নাকুর মাদারের নামে মান্য করবো কার নামে নাকুর মাদারের নামে এরকম সন্তান চাবো কার কাছে না কোনো পীরের কাছে মধুরের কাছে সব দেওয়ার মালিককে ইয়া কানা আবুধু ও ইয়া কাছে আল্লাহ আমাদেরকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমাদের সমাজের কুসংস্কার অনেক আছে ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো ওই আলোচনা করব এখানে কিছু প্রশ্ন আছে আমরা কেউ সমালোচনা না করি প্রশ্নগুলো শেষ করে শেষ করে দোয়া করবো ইনশাআল্লাহ এখানে একটা প্রশ্ন আছে দুনিয়ায় আর নবী আলাইসালাম আসবেন না তবে মেহেদি আলাইসালাম শুভাগমন হবে নবী আলাইসালামদের সালাম বলা হয় কিন্তু মেহেদি আলাইসালামকে কেন সালাম বলা হয় দেখেন একটা প্রথম বিষয় হচ্ছে এমাম মাহাদি কোন ব্যক্তির নাম না মাহাদি মানে হেদায়ত প্রাপ্ত মাহাদি মানে কি হেদায়ত প্রাপ্ত একজন লোক আসবে সে মানুষকে এই বেদা কুসংস্কার মানুষ জড়াই যাবে ছেড়ে বেদাতে জর্জরিত হবে তখন মানুষকে আবার কোরআন সন্ন্যার পথে ডাকার জন্য একজন লোক আসবে সে লোকের উপাধি হবে মাহাদি তার নাম কি হবে মাহাদি উপাধি হবে হেদায়ত প্রাপ্ত মাহাদি মানে কি হেদায়ত হেদায়ত থেকে ওই ইহদিনা সুরাত মুস্তাকে এই হেদায়ত প্রাপ্ত ব্যক্তি বলা হয় মাহাদি কি বলা হয় মেহেদি না শব্দটা কি মাহাদি মাহাদি ময় আকার হয় হসন্ত দিয়ে দয় দিয়ে মাহাদি মানে হেদায়ত প্রাপ্ত যাতে মেহেদি হইয়া মেহেদি দিন দিয়া বুঝাইবে এসে হতো না তারপর আড়াই ইসলাম এখানে কেন বলা হয়েছে দোয়া একটা দোয়া আপনি করতে পারেন তবে আড়াই ইসলাম নবীদের জন্য উনি নবীকে আসবেন না কাজে ওনাকে যেটা বলা হবে সেটা অন্য শব্দ হতে পারে এটা হতে পারে আড়াই ইসলাম বলতো সেটা আড়াই ইসলাম মানে তার উপর শান্তি বর্ষিত হবে সালাম মানে কি শান্তি সালাম মানে শান্তি ইসলাম মানে শান্তি না পেট লাগাইছেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা কার সামনে আর সালাম অর্থ কি আড়াই সালাম মানে তার উপরে শান্তি বর্ষিত হোক এটা দু একটা এটা করার দ্বারা যে নবী হতে এমন তো জরুরি না দ্বন্দ্ব খাওয়ার অপরাধে আদম আসসালাম এবং হামা হাওয়াকে স্মরণ দিবে অযোধ্যায় তাহারা পরিত হন কোন দোয়ায় অসিরায় বল করে তাহারা মাপ পান তোমার স্পষ্ট বলা আছে আসলে বিষয় একটু পেট লাগানো বিষয়টা হচ্ছে তারা যে দুনিয়াতে এসে কান্নাকাটি করছেন সাড়ে তিনশো বছর কানছেন এরপরে বক্তারা যে হজ করে কানতে কানতে চোখে পানি পরে খাল হয়ে গেছে এরপরে পাখিরা পয়সা পানি খেয়েছে কি কাহিনী এগুলো রূপকথা মানে এই কাহিনী এরকম না পারলে মজা লাগে না কিছু আছে না মজার কাহিনী হ্যাঁ। একজন কি বয়ান করে কয়েছে এক ব্যক্তি এবারত করেছে এক জায়গা থেকে চারশো বছর কয়শো বছর গাছের লতা পাতা তার শরীরে ঢুকে গেছে আপনি চিন্তা করে একটু মাথা খারাপ লোকটা যদি মুসলমান হয় নামাজ পড়বে না নামাজ পড়লে রুকু গোসল করবে না রুকু শ্রদ্ধা করবে না তো রুকু শ্রদ্ধা করলে তার গায়ে লতা মাথা ঢুকতে পারবে উজু গোসল ঢুকতে পারবে কি বলবে এটা তারপরে যে মানুষ হয় না মুসলমান মাত্রা মানুষ যদি হয় পায়খানা করবে না পেশাব করবে না খাওয়া দাওয়া করবে না আর যদি কম যে না মানুষ না শয়তান আমার কোনো আপত্তি নেই শয়তান গোমরা করার জন্য মানুষকে নামা রোজা লাগে না ওই বন্ধ পীরদের দিকে উচ্ছেদ করার জন্য ওই শয়তান এই কাবার করেছে মুসলমানদের না পড়া কি ফরজ এই যে সুরেশ্বরের বই আছে সুরেশ্বর ফিরেছে না এর বই আছে হাত জামে আমাদের বইটা আছে ইসাউদ্দিন বলে নিয়ে দেখাবো ওইখানে দেখছে আর দাবিকতার একটা মাকাম আছে তাও মানে আমাদের তাও কি তাদের কোনো তাও না এই তাও মানে আল্লাহ সাথে একাত্রিশ হয়ে যায় আল্লাহর সঙ্গে মিশে যায় আর কোন পার্থক্য থাকে না তখন আর নামাজ রোজা লাগে না খালি লাগে না তা না এখানে লেগছে তখন এবার তারা কুকুরি এবার তারা কি আল্লাহ নবী এবারত করেন নাই আল্লাহ নবী সারা জীবন এবারত করেছেন আর এরা বললো একবারে আল্লাহ নবী হয়ে যখন এবারত করা লাগে তো লাগে না বলে এবারত করলে কি হয়ে যাবে উপরে হয়ে যাবে আসল বিষয় পর তাহলে কার হয়ে যায় আর এবার নামার পরলে কি হয়ে যায় এদের দরবারে কারা আছে এছাড়া এই অধ্যায় অধীন করার চেষ্টা করে মনে থাকে এখন এত বড় কথা বলতে গেলে আপনার আগেগুলো ভুলে যাবে আপনারা এই জন্য এটা মনে রাখবেন যে এই যে কতগুলো বিষয় আছে যে আদম আসসালাম আদম আসসালাম অন্যায় করেছেন সঙ্গে সঙ্গে তবা করেছেন এখন বিষয়টা হচ্ছে যে ওই গন্ধম যে ফল বাসনা খাইছেন ওরা কি খেয়েছে তার মধ্যে ইফতার হবে আমাদের কেউ বলছেন খেজুর খেয়েছিলেন কেউ বলছেন আঙ্গুর খেয়েছিলেন তো যাই হোক যে কোনো একটা ফল হবে খেয়েছেন কেউ বলছে গম গন্ধম সাথে অর্থাৎ গম যেটাই খান পরে পায়খানা আছে কোনো খাবারে পায়খানা হয় না যেহেতু পায়খানা এসে গেছে আর বেহেস্টে পায়খানা করার জায়গা নাই আপনার দুনিয়াতে করো এই কারণে কাজে আদমকে দুনিয়াতে বহিষ্কার করা নেমাই দেওয়া এটা আল্লাহর গম হিসাবে না কি হিসাবে না বড় বিষয় না তবা আল্লাহ আগে করবেন কোরআন ফাতা বাড়ে ফা তাকে বেড়া তারাকি মানে সঙ্গে সঙ্গে তবা কবুল হয়ে গেছে এবং সে তবাটা করেছেন কি কোরআনে আছে রব্বানা গলাম না কেন আসবেন কেন আসবেন তার কারণ তো একটা বললাম আল্লাহর ইচ্ছা এরকম ছিল সেটা একটা বাস্তবায়ন করলেন তারপরে আদম দুনিয়াতে ওই কান্নাকারি করেছেন কান্নাকারি করবেনি আমরা যে অন্যায় করি কারো কাছে এবার ক্ষমা চাই ক্ষমা করে দিলেও তারপরও নিজের মধ্যে কি থাকে একটা ইতস্ত থাকে আমি কাজটা কেন করলাম কেন করলাম সেটা একবার ভালো মানুষ হয়ে একটা লোক একটা অন্যায় করেছে ওই একে অন্যায় আরেকজন করেছে যে লোকটাকে প্রথম লোকটাকে দৌড়া মারলো দুটোকে পিটাইল আর পরের লোকটাকে বললো খালি তুমি এই কাজটা করেছো এরপরে যে বলা হয় সেটা যে আল্লাহ কাছে কানাগারি করেছেন ঠিক আছে ওরা কানাগারি করেছেন কিছু জন্য নিজের ইতস্ততার জন্য আমি কেন এই কাজটা করলাম বাকি সাড়ে তিনশো বছর কানলেন কানতে কানতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে খাল হয়ে গেছে পাখিরা বসে পানি পান করত ভাগ্য ভালো যে পাখির নামগুলো উল্লেখ করে নাই <laughs> বকুস পাখিটা বসতেছিল এ অনেক প্রশ্ন এগুলো উত্তর অনেক সময় লাগবে এগুলো ইনশাল্লাহ পরে সময় আসবে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের কিন্তু দিনে বস সহিভাবে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 على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين মাগরিবের নামাজ থেকে পর্যন্ত কোরআন এবং হাদিসের থেকে এখানে আলোচনা পেশ করা হয়েছে ইয়া রব্বাল আলামিন এই আলোচনা করতে গিয়ে আমরা যারা আলোচনা করেছি যারা শুনেছি আলোচনা করার মধ্যে এবং শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে মেহরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দিন আলমিন এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা পেশ করা হল রব্বর আলমিন আমরা যা আলোচনা পেশ করেছি যারা শুনেছি সকলকে বলার এবং শোনার্থে বেশি করে আমল করার ঠিক এনায়ত করে দিন এই মাহফিলকে কামিয়া করতে গিয়ে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন আমাদের কঠিন দিবসে আমাদের নাজাতের জন্য যদি কোন উপায় না থাকে এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের নাজাতের ফয়সলা করে দিন আল্লাহ আলামিন এই মাহফিলে যারা বসে এখন পর্যন্ত শীতের মৌসুমে বসে আছে আল্লাহ মা বোনরা পর্দার আড়ালে বসে হাত তুলেছে আপনার কোরআনের প্রতি ভালোবাসা আছে আপনার নবীর প্রতি ভালোবাসা আছে সেজন্যই তারা কোরআন হাদিসের কথা বোঝার জন্য তোমার দিনকে জানার জন্য এই গভীর রজনীতে শীতে বসে বসে কোরআন শুনল আর রব্বুল আলমীর তোমার দরবারে খাস ফরিয়াদ করি এই লোকগুলোকে তুমি দাও সে মেহমান বানিয়ে নাও আলামিন এই মাহফিলে দেশে যারা হাত তুলেছে পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাত তুলেছে এদের তার দিনের মধ্যে যে সমস্ত নেক মকসুদ আছে সমস্ত নেক মকসুদ গুলো তুমি মেয়ের বাড়িতে পূর্ণ মঞ্জুর করে দাও আল্লাহ আলামিন রাত্র যত গভীর হতে থাকে দুনিয়ার মানুষের দরজা তত বন্ধ হতে থাকে তুমি তার ব্যতিক্রম তোমার নিয়ম হচ্ছে রাত্র যত গভীর হতে থাকবে তোমার রহমাতের দৃষ্টি রহমাতের দরজা তত বেশি খুলতে থাকে এই গভীর রচনীতে তোমার দরবারে পরিবার করি আল্লাহ এই মধ্যে তারা হাত তুলেছে তাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে মেহরবানি করে তাদের আব্বা আম্মার কবরের সবগুলো পৌঁছে দেয় আল্লাহ তোমার এসব রয়েছে নেক সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে আর বলে রব্বের হানুমা কামারত আমাদের পিতা মাতা যেভাবে আমাদেরকে শিশু অবস্থায় আদর দিয়ে সোহাগ দিয়ে লালন পালন করেছে আল্লাহ আমাদের পিতা মাতাকে তুমি জান্নাতের ভিতরে সেই রকম আদর্শ হাত দিয়ে লালন পালন করো আলামিন এই মসজিদে আমাদের যাদের দুঃখিনী মা দুনিয়ার থেকে চলে গেলেন বাবা দুনিয়ার থেকে চলে গেছেন কোন রকম উপকার করা যোগাযোগ করা খেদমত করা কোন সুযোগ নাই এই মা ফিরে বসে আমরা ফরিয়াদ করি মেয়ের বাড়ি করে তাদের কবরকে জান্নাতুল ছেড়ে দাও টুকরা বাড়িয়ে দাও আল্লাহ সারা জীবন পাপ করে টুনা করে আজকের এই ফিরে বসে তবা করেছি আল্লাহ আমরা জীবনে জেনে শুনে আর কোন গুনাহে কাজিরা করব না নামাজ ফরজ করব না রোজা ফরজ করব না হজ ফরজ হলে আদায় করা করতে করব ইয়ার আপনার আমাদের সুদ খাবো না ঘুষ খাবো না কোন হারাম কাজে লিপ্ত হব না ইয়ার আপনার আলামিন জীবনে যত অন্যায় করেছি যত গুণা করেছি গুনার সাগর গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি গুনার পাহাড় মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আমাদের গুনাহের দিকে যদি তাকাও আমরা মাছ পাওয়ার মধ্যে উপযুক্ত নই আল্লাহ আমাদের গুণা যত বড় হোক না কেন তোমার রহমত তার চেয়ে অনেক বড় অনেক প্রশস্ত আল্লাহ আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের ছেলে আমাদের জীবনের সমস্ত গুণা কথাগুলোকে মাফ করে দাও আল্লাহ কোরআনুল করিমে তুমি ইরশাদ করেছ লা তাকনাতুমির রাহমাতিল্লাহ বান্দা যত অন্যায় করে থাকো যত গুণা করে থাকো আমার রহমাত থেকে নৈরাশ হবি না এ আল্লাহ সেই আশা নিয়ে তোমার আহ্বানে সারা দিয়ে আমরা গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি এ আল্লাহ মেয়ের বাড়ি করে আমাদের সকলের হাত দুখানা কবুল মঞ্জুর করে আল্লাহ رحم کر یا الہی تو نہ ہم کو بھول جا اللہ ہم تجھے بھولے لیکن تو نہ ہم کو بھول جا دکھا دے یا الہی وہ مدینہ کیسی بستی برستی ہے چشم دارم از گنا پاکم کنی در لحد کم کنی بے گنا نا گزرتے پر نا ساتھی بہزوری دل نہ کر دم پاتے اب تو رہے ক্ষেত্রে প্রথম আসমানে এসে অবতীর্ণ হয়ে আহ্বান করতে থাকো হ্যাঁ। এ আছো এমন যে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা কবুল করব কে আছো রুগ্ন অসুস্থ আমার কাছে শেফার জন্য আবেদন করবে আমি তাকে শেফা দান করব কে আছো অভাব অভাবগ্রস্ত আমার কাছে প্রার্থনা করো আমি তাকে সম্পদ দান করব তুমি এরকম প্রথম আকাশে আহ্বান করছো আমরা এই মাহফিলের থেকে তোমার কাছে প্রার্থনা করছি মেহরবানি করে আমাদের সকলের হাত দুখানা বলে মঞ্জুর করে দাও রহম করে আয়লাহি তুনা হামকো ভুল যা আল্লাহ হাম তুঝে ভুলে তো না হামকো ভুল যা ইলাহি তু নাসি تبت من كل المعاصي إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص يا الله আমরা জীবনের সমস্ত গুণা থেকে তবা করেছি আমাদের জীবনের সগিরা কবিরা জাহেরি পাতনি জানা অজানা যত গুণা আমরা করেছি সব গুণার থেকে আমরা তবা করে তোমার দরবারে ক্ষমার ভিক্ষার জন্য হাত তুলেছি হে আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা তো তোমার দরবারে ভিক্ষুক দুনিয়ার ভিক্ষুকেরা এক দরজায় ভিক্ষা না পেলে আর এক দরজায় চলে যায় ও রব্বুল আমরা তোমার দরবারে ভিক্ষু আমাদের আর কোন দরজা নেই তুমি যদি আমাদেরকে মাফ না করো আমাদের মাফ করার কেউ নেই মাফ যদি নাহি করো বান্দাকে বলো তোমার বান্দা যাবে কার কাছে ওরা পুরো আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ